على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعم مسكين فمن تطوى خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون সম্মানিত ভাতৃমণ্ডলী পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ ফাকরাবুল আলমিনের অশেষ প্রশংসা সুক্রিয়া গণগান যে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে চোদ্দশো সাঁত্রিশ হিজড়ির এই সাবান মাসে সহি সালামত পৌঁছে দিয়েছেন আর এই সাবান মাসের মাত্র আর কয়েকটি দিন বাকি আছে আজকে পঁচিশ তারিখ শুরু হয়ে গেছে পঁচিশের রাত আর মাত্র চারটি অথবা পাঁচটি দিন উনত্রিশ অথবা তিরিশ হতে পারে এই চারটি দিন পরেই মাহে রমজান আল মুবারক আমাদের সামনে আসবে এই রমজান মোবারক রহমতের মাস মাগফেরাত মার্জনার মাস এই মাসে আল্লাহ পাক আলমী তার অসংখ্য মমিন মোয়াহিদ বান্দাদেরকে সৎকর্মশীলদেরকে যারা ভুল করেছে কিন্তু তবা করে ফিরে আসে যদিও ভুল করেছে অন্যায় করেছে পাপ করেছে তারপরে যদি সংশোধন করে ফিরে আসে তাহলে তাদের সামনেও আল্লাহ পাকে রহমতের মাগফেরাতের দরজা খোলা আছে জাহান্নাম থেকে মুক্তি ছাড়ের দরজা খোলা আছে এই রমজান মাস আমাদের সামনে আসছে আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলম যান আমাদেরকে রমজান মাসে সহি সালামত পৌঁছিয়ে দেন এবং রমজান মাসে আল্লাহ পাককে রাজি করার দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ হাসিল করার জন্য নেক আমলে নেক আমলে অংশ নেওয়ার বেশি বেশি খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকার পুরোপুরি আল্লাহ পাক তৌফিক যেন দান করেন সালাত এবং সালাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ আলী সাল্লামের উপর যিনি রমজান মাসে এত বেশি মেহনত করতেন অন্য কোনো মাসে এবাদত বন্দীগীতে তত মেহনত করতেন না আর বিশেষ করে রমজান মাস পুরোটাতেই মেহনত করতেন কঠোর পরিশ্রম করতেন আল্লাহ পাকের এবাদত বন্দীগীতে আর বিশেষ করে রমজান যেমনই শেষের দিকে আসত অর্থাৎ শেষ দশক এই দিনগুলিতে সংসার থেকে পৃথক হয়ে এতে কাফ করতেন প্রস্তুতি নিতেন ভালো মতো আর নিজেও এবাদতবন্দি করতেন আর পরিবার পরিজন বিবিগণ মেয়েদেরকে তাদেরকেও সারা রাত জাগিয়ে এবাদতবন্দি করাতেন এবং নিজে করতেন এই হচ্ছে নবী করিম সাল্লামের আদর্শ রমজান সম্পর্কে রমজান সম্পর্কে আলোচনা করব কারণ সময়ের দাবি হচ্ছে রমজান সম্পর্কে আলোচনা করা রমজান সম্পর্কে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম যে বিষয়টি শুরু করব তা হচ্ছে নবী করিম সাল্লামের হাদিস ইন্নামাল আমাল ও বিনিয়া নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর নির্ভর করে তো নিয়ত হচ্ছে আমলের জন্য ভিত মনে করতে হবে নিয়তের ওপর নির্ভরশীল হচ্ছে যাবতীয় আমল যাবতীয় আমল নিয়ত যদি সঠিক হয় তো আমলও সঠিক নিয়ত যদি ভুল হয় তাহলে আমলও ভুল নিয়তে যদি ভেজাল থাকে তাহলে আমলেও ভেজাল নিয়তে যদি শির্ক থাকে তো আমলেও শির্ক নিয়তে যদি এখলাস না থাকে নিষ্ঠা না থাকে আল্লাহর সন্তুষ্টি কামনা না থাকে তাহলে আমলেও এখলাস নেই আল্লাহ সন্তুষ্টি নেই আমল করেও আল্লাহকে রাজি করতে পারবেন না নিয়তে যদি বেদাত থাকে তৌহিদের কথা বললাম এখলাসের কথা বললাম নিয়তে যদি বেদাত থাকে সন্ন্যত না থাকে তো আমলও সন্ন্যত ভিত্তিক হবে না সুতরাং আমলও কবুল হবে না তাহলে নিয়তে এখলাস থাকতে হবে নিয়ত তৌহিদ ভিত্তিক হইতে হবে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হইতে হবে পরকালের মুক্তি উদ্দেশ্য হইতে হবে দুনিয়ার কোনো গরজ যেন না থাকে তেমনি নিয়ত হইতে হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের তরিকা অনুযায়ী যাতে করে তাতে কোন রকমের বিদাত না থাকে নিয়তে যদি বিদাত থাকে তো আমলেও বিদাত আমলও বিদাতি আমল নিয়ত যদি সন্ন্যতি তরিকার হয় তাহলে আমলও সন্ন্যতি তরিকার আর আমল কবুল হওয়ার জন্য এখলাস শর্ত আর নবীর তরিকা শর্ত এই রমজান মাস আসছে রোজা রাখবেন এটি একটি আমল তাই না ফরজ আমল আল্লাহ ফিকরবুল আলমী রমজান মাসের সেই আমকে ফরজ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরে বাকারাত আয়াত নম্বর একশো তেরাশি থেকে সাতাশিতে মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়াইহাল্লাযীন হে ইমানদার মানুষেরা প্রতিভা আলিকুম সিয়াম তোমাদের পর সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে রোজা ফরজ করা হয়েছে তো রোজা ফরজ কোরআনে করিম দিয়ে রমজান মাসে রোজা কারণ আল্লাহ তারপরে এটি হচ্ছে একশো তেরাশি নম্বর আয়াত চৌরাশির পরে পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলেছেন শাহর রমাদান কোরআন ফোরকান ফামান শাহিদ আমিন কুমু শাহরাফ ফালিয়াসুম রমজান এমন একটি মাস যে মাসে আল কোরআন নাজল হয়েছে এই কোরআনে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়ত রয়েছে সঠিক রাস্তার দিক নির্দেশনা রয়েছে এবং তাতে সুস্পষ্ট হেদায়ত রয়েছে তাতে কোনো অস্পষ্টতা নেই আর ফামান শাহেদা মিন কুমুসা সুতরাং কেউ যদি এই মাস পেয়ে যায় এই মাস যদি তার সামনে হাজির হয়ে যায় সুস্থ অবস্থায় মকিম অবস্থায় যদি কোন মাস এই কোন মানুষ এই মাসকে পেয়ে যায় ফামান শাহেদা মিন কুমুসাহার তাহলে কোন মাসে রোজা ফরজ রমজান মাসে আল্লাহ বলছেন এই আয়াতটি স্পষ্ট করে ফামান শাহেদ আমিন কুমুর সাহারা কেউ যদি এই মাসে হাজির হয়ে যায় বা এই মাস পেয়ে যায় ফালিয়া সুমহু তাহলে সে অবশ্যই যেন আম পালন করে রোজা রাখি আমকে আমাদের দেশের মানুষরা ফার্সি তর্জমা করে রোজা বলে যেমন কে আমাদের দেশের মানুষরা নামাজ দিয়ে তর্জমা করে এগুলি আরবি ভাষাও না নামাজ আর রোজা এই দুটি শব্দ আর এইরকমই দুরুদ নামাজ রোজা দুরুদ এই তিনটি ইসলামিক শব্দ এবাদতকে তারা ফার্সি করে নিয়েছে ফার্সির প্রভাব ছিল ভারতে মোগল আমলে ফার্সি রাষ্ট্রীয় ভাষা ছিল আর আমার দেশে একটু ভেজাল মিশানো ইসলাম গিয়েছে ওই আপনার পারস্য দেশ থেকে সুতরাং ফার্সি ভাষার একটা প্রভাব থেকেই গেছে কতদিন যে চলবে আল্লাহ পাক ভালো জানে আপনি যদি পশ্চিমা দেশের মুসলমান বাংলাদেশ থেকে চলে গেছে ওরা বুঝছেন না ওরা আপনাদের আমাদের প্রতিবেশী ছিল বা দেশবাসী ছিল তারা ওই দেশে চলে গেছে এখন ওরা নামাজ বলে না ওই সলাদ বলে ওরা রোজা বলে না ওরা সম বলে বা সিয়াম বলে ওরা টার্ম চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ ভারত মহাদেশে যে এইসব এর কুপ্রভাব ছিল ওগুলো থেকে অনেকটাই মুক্ত হয়ে গেছে অনেক লোকের সাথে কথা বললে বোঝা যায় সিয়াম বলে ওরা বুঝেও আর বলেও একমাত্র যারা ওই দেশের বিদাতকে এখনো টিকিয়ে রাখার চেষ্টা করছে ওই সব দেশে গিয়ে পশ্চিমা দেশে ইউরোপ আমেরিকা কানাডায় গিয়ে কেন এইসব দেশি বেদাতকে জাগিয়ে রাখার চেষ্টা করছে ওরা ওই নামাজের ভাষা ছাড়বে না রোজা শব্দ ছাড়বে না দুরুদ দুরুদ শরীফ ছাড়বে না মাজার শরীফ ছাড়বে না রোজা শরীফ ছাড়বে না এসব ছাড়বে না জি হ্যাঁ সবচেয়ে ভালো হচ্ছে আল্লাহ যেই ভাষাগুলিকে এবাদতের ক্ষেত্রে ব্যবহার করেছেন সেটা আপনিও ব্যবহার করবেন এইটা আপনার আল্লাহর বান্দা হওয়ার ভালো পরিচয় আমি বলছি না যে আল্লাহর বান্দা তারা নয় কিন্তু আল্লাহর যে ভালো বান্দা আপনি আল্লাহ যে ভাষাগুলি পছন্দ করেছেন সেই ভাষাগুলি আপনি পছন্দ করবেন সলাদ বলবেন শ্যাম বা সম বলবেন আপনি সলাত আলান নবী বলবেন হ্যাঁ যেটাকে দুরুদ বলছেন এটা সবচেয়ে ভালো আপনি আরবি আরবিদেরকে বুঝে দিকে যদি নামাজ বলেন রোজা বলেন বেচারা কিছুই বুঝবে না তাকাবে আপনার দিকে কিন্তু যদি বলেন যে শ্যাম হ্যাঁ বুঝবে সম বুঝবে তাই না সলাত আলান নবী বুঝবে হ্যাঁ, হ্যাঁ দুরুদকে যদি বলেন হ্যাঁ এখন সলাত হ্যাঁ তাহলে নামাজের সময় তাহলে বুঝবে তো কথা হচ্ছে যে ইসলামিক পরিভাষাগুলি আল্লাহ পাক যেইভাবে উল্লেখ করে যে এই শব্দ দিয়ে রসুল উল্লাহাম যে শব্দগুলি ব্যবহার করেছেন ওর সাথে কি আমার মহাব্বত নেই আপনার মহাব্বত নেই কি এটা অস্বীকার করবেন যারা বিনোদ করে তারা অস্বীকার করতে পারবেন না জারি ভাই আল্লাহর ভাষা রসুলের ভাষা সবচেয়ে প্রিয় তাহলে আল্লাহ এবং রসুল্লাহ যখন সবচেয়ে প্রিয় তাহলে সলাদ বলবো নামাজকে সেয়াম বলবো রোজাকে আর দুরুদকে আমরা সলাত আলান বলবো জি হ্যাঁ এটা হচ্ছে আমাদের আল্লাহ এবং রসুলের সাথে মহাব্বতের ভালোবাসার দাবি আশা করি এই ক্ষেত্রে কোন ভাই যে কোনো দলের হোক না কেন দ্বিমত করবে না কিন্তু আমলে নেই কাজের কাছে নেই মুশকিলটা এইটাই আর কি আমল করতে হবে আমাদের যেসব জায়গায় বাঁকা আছে বক্রতা আছে সেগুলিকে সোজা করে নিতে হবে হ্যাঁ সেগুলিকে ঠিক করে নিতে হবে বাঁকা থাকতে পারে বাঁকা থাকতে পারে কিন্তু সোজা করে নিতে আমরা দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে যেখানে বক্রতা আছে ঠিক করে নি আপনার স্ত্রী বাঁকা চলছে তাকে ঠিক করার চেষ্টা করছে ছেলে মেয়ে একটু বাঁকা চলছে ঠিক করার চেষ্টা করছেন কারণ দুনিয়ার গরজ আছে আপনার স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে তো আল্লাহ পাকের ইবাদত বন্দীগীর সাথে আপনার ওর চাইতে বেশি গরজ আছে সুতরাং যেসব বক্রতা আছে আকিদা ইবাদতের ক্ষেত্রে সেগুলিকে সোজা করে নিতে হবে ঠিকঠাক করে নিতে হবে বলছিলাম যে আল্লাহ ফাকর কোরআন করিম দিয়ে কি করেছেন সিয়ামকে রমজান মাসের ফরজ করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের বহু হাদিস রয়েছে সিয়াম সম্পর্কে হাদিস দ্বারাও ফরজ আর অম্মতের এজমা ঐক্যমত দ্বারাও যে অম্মতের কোন দ্বিমত নেই সমস্ত মুসলিম যে কোনো দল উপদলের সকলে একমত যে রমজান মাসের সিয়াম রোজা কি ফরজ ফার্জে আইন না ফার্জে ফায়া বাড়ির কয়েকজন রাখলেই হয় তাই না আমাদের দেশে এরকমই রোজা হয় কিন্তু পাঁচ ভাই আছে দুই ভাই রাখছে দুই ভাই ঘর গিরস্থি করছে মেহনতের কাজ করছে ওরা বেশি খাই দায় আর ওরা ওই খিদা বরদাস্ত করতে পারে না সেই জন্য ওদেরকে ছাড় দেওয়া আছে বাপ মায়ের পক্ষ থেকে যে যে রাখবি রাখ সাহারি খা যে না রাখবি তার জন্য দিনেও খাবার হবে কোন মুসলিমের বাড়িতে দিনে খাবার তৈরি হবে বা মুসলিমের হোটেলে দিনে খাবার তৈরি হবে এই রেজিকে হারাম সেই হোটেলের রেজিক হারাম ইনকাম হারাম আর সেই বাড়িতে হারাম পরিবেশ রয়েছে বরকথিন বাড়ি যেই বাড়িতে আল্লাহ দ্রোহিতা হয় আল্লাহর নাফরমানি করা হয় প্রকাশ্যে যে দিনে দুপুরে যারা রোজা রাখবে না অথচ শরীয়তি কোনো ওজন নেই তাদের জন্য খাবার তৈরি হচ্ছে আল্লাহ এই রোজা ফরজ করেছেন কেউ যদি অস্বীকার করে যে রোজা রাখবো না অথবা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে রোজা রেখে হবে কি তুই খেতে পেস তোর বাড়িতে খাবার নেই তুই রোজা রাখ তাহলে এটি বড় কুফুরি ইসলাম থেকে বের করে দেবে মান ভঙ্গকারী বিষয় আর কেউ যদি গাফিলতি করে রোজা রাখবো রাখছি আচ্ছা রাখবো রাখতে পারছি না তাহলে সে বড় ফাসেক বড় গুনাগার এমন গুনাগার যে কোনো ফরজ তরক করা খুন করার চাইতে বড় গুণা ভালো করে শুনে রাখো যে কোনো ইসলামের ফরজ ছাড়া ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে কালেমা তৈবা পাঁচ অক্ত নামাজ সলাত হ্যাঁ, তারপর জাকাত সিয়াম রোজা হজ এগুলোর কোনো একটি ছাড়া খুন করার চাইতে বড় পাপ ব্যবিচার জেনার চাইতে বড় পাপ জি মদের চাইতে বড় পাপ নেশা গাঁজার চাইতে বড় পাপ এতে অলামাই কেরামদের কোনো ইখতলাফ নেই কারণ আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরেকু বেহিসাইয়া আল্লাহর এবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করিও না তাহলে আল্লাহর এবাদত হচ্ছে ইতিবাচক এই ফরজ এবাদত বন্ধু কি এবার ফরজ দিয়ে শুরু করতে হবে যখন করলেন নফলও অনেক করলেন বা যে এবাদতটা করছেন নফলও করছেন যেমন জুমার দিন নামাজ পড়তে আসছেন ফরজ জুমাও পড়লেন জুমার দুই রেখা তার নফল নামাজ আগে পরে নফল পড়ে চলে যাচ্ছেন কিন্তু ফরজ আপনার পাঁচ তো নাই তো এই নফল দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না জুমার দিনের নফল পড়ে হ্যাঁ আর রমজান মাসের শুধু তারাবির সন্ন্যত নফল পড়ে কোনোদিন নাজাত পাওয়া যাবে না যদি ফরজ ঠিক না থাকে সবচেয়ে বড় এবাদত হচ্ছে আল্লাহ পাকের ফারায়েজগুলি যেগুলি আল্লাহ ফরজ করেছে সেগুলি আদায় করা আর সিয়াম রমজান মাসে রোজা হচ্ছে একটি বড় ফরজ ইসলামের চতুর্থ স্তম্ভ এগুলি হচ্ছে ইসলামের খুঁটি যেগুলো হচ্ছে ইসলামের খুঁটি সুতরাং যেই ব্যক্তি রোজা রাখলো না অথচ সুস্থ সেই ব্যক্তি মুসাফির নয় তার কোনো শরীয়তে ওজন নাই সেই ব্যক্তি ইসলামের খুঁটিকে ভেঙে ফেললো ধ্বংস করল ইসলামের খুঁটি ভেঙে দিলে ইসলাম হয় পুরো ধ্বংস হয় যেমন বললাম অস্বীকার করে যদি ধ্বংস করে আর যদি গাফিলতি করে তো ইসলামকে কমজোর করে দেয় তার ইসলাম নামে মাত্র ইসলাম আছে যারা অবহেলা করে রাখবো রাখছি ভাই শুরু করব শুরু করব কিছুটা রেখেছি কিছুটা রাখতে পারলাম না এরা বড় কাবিরা গোনা করলো একজন ব্যবিচারকারীর চাইতে একজন খুনির চাইতে একজন জোয়া খেলা পাপির চাইতে একজন সমাজ বিরোধী যেসব পাপ রয়েছে সামাজিক পাপ সেই পাপগুলিকে মানুষ বড় পাপ মনে করে ওর চাইতে বড় পাপ করলো রোজা এত গুরুত্বপূর্ণ ফরজ জি রোজার ফজিলত রয়েছে ফজিলত সম্পর্কে আলোচনা করব না আমাদের গতকালকে একটা আলোচনা ছিল আশেপাশেই এক মসজিদে তারপরে তার আগের দিনও ছিল রোজা সম্পর্কে আলোচনা সুতরাং এমন আলোচনাগুলি করবে যেগুলি এখন পর্যন্ত দুই দিনে আলোচনা হয় এজন্য শুরু করলাম নিয়ত দিয়ে ফিরে আসি নিয়তের দিকে রোজা হচ্ছে একটি কি বললাম ফরজ এবাদত ওখানে গিয়ে নিয়ত থেকে গিয়ে আয়াতে গেছিলাম এখন ফরজ এবাদত হচ্ছে রোজা সুন্নত নফল এবাদত যদি হয় সেখানেও নিয়ত করা এবাদতের জন্য শর্ত আর যে কোনো শর্ত হচ্ছে ফরজ যে কোনো শর্ত হচ্ছে ফরজ যেমন রুকুন ফরজ অজেবাদ গুলিও ফরজ শর্ত গুলিও ফরজ এটা ফেকি মাসলা যারা ফেকা চর্চা করেন তাদের উপকারের জন্য বললাম তাহলে যে কোনো এবাদতের সাথে সংশ্লিষ্ট তিনটা ফরজ রয়েছে বা তিন ধরনের ফরজ রয়েছে রুকুন অজেবাদ হ্যাঁ, আর শর্তাবলী স্বরূপ যেমন নামাজের সলাতের উদাহরণ দিয়ে বলি নামাজের কিছু রুখুন আছে চোদ্দটা রুখুন রয়েছে নামাজের ভিতরে যেগুলি একটা যদি ছুটে যেতে নামাজ হবে না অজেবাদ বাকি অজেব রয়েছে কয়টি কে বলতে পারেন আটটি ওয়াজেব রয়েছে সেগুলি যদি ছুটে যায় ভুলবশত ভুলে গেছেন তাহলে সাহসেস দিয়ে ঘাটতি পূরণ হবে আর ছেড়ে দিলে নামাজ হবে না বা একটা রাকাতের যদি সেটা অজেব হয় ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে ওই রাকাতটা হবে না যেমন দুই তাসাহুদের নামাজ যদি হয় মাগরে বেশান নামাজ তো প্রথম তাসাহুদ যদি ইচ্ছা করে ছেড়ে দেয় যে তাড়াতাড়ি আছে তাসাহুদ পড়বো না একটা না চার রাখাত পড়ে নি ইচ্ছে করে যদি ছেড়ে দেয় তো নামাজ হবে না ওর কারণ তাসাহুদটা গোটা নামাজের একটা অজে প্রথম তাসাহুদ দ্বিতীয় তাসাহুদ রোকন কিন্তু যদি ভুলে যায় এমাম ভুলে গেছে বা আপনি একা নামাজ পড়ছেন হ্যাঁ দিয়ে প্রথম তাসাহতটা ভুলে গেছেন তাহলে কি হবে নামাজ হবে কিন্তু নামাজে ওয়াজেব ছুটে যাওয়ার ঘাটতি হয়েছে সেজন্য ঘাটতি পূরণ কি দিয়ে হবে সাহসেজদা দিয়ে হবে তো রকুন আর ওয়াজেব বুঝলেন দুটোই কিন্তু ফরজ আর তৃতীয় হচ্ছে শর্ত শর্তগুলি এবাদত শুরু করার আগে পুরা করতে হয় এবাদতের ভিতরে শর্ত না বাইরে শর্ত আগেই সেই যেগুলি হয় সেগুলি হচ্ছে শর্ত যেমন নামাজে আসার আগে উজু করতে হবে এটা হচ্ছে উজু শর্ত গোসুল ফরজ হয়ে থাকলে গোসুল করে আসতে হবে হ্যাঁ কাপড় যদি না পাকতে কাপড়ে না পাকি লেগে আছে কাপড় পাক করতে হবে এগুলো কি শর্ত নামাজে ঢুকে যাওয়ার পরে কাপড় ধুইবেন না আগেই উজুটা নামাজে তকবি তাহারিমে দেওয়ার পরে না আগেই এগুলো হচ্ছে শর্ত নামাজের বাইরে কিন্তু ফরজ ওগুলো নামাজের জন্য ফরজ জি কিবলামুখী হইতে হবে নামাজ তকবিরে তাহারিমা উত্তর বা এদিক ওদিকে মুখ করে দিয়ে দিলেন তারপরে কিবলামুখী হলে চলবে না আগে কিবলামুখী হইতে হবে তারপরে তারপরে তকবিরে তাহারিম নামাজ শুরু করতে হবে তো কিবলামুখী হওয়া হচ্ছে শর্ত কিবলামুখী হওয়া হচ্ছে শর্ত তো বলছিলাম যে শর্ত হচ্ছে কি ফরজ বললাম শর্ত হচ্ছে ফরজ রোকন গুলিও ফরজ গুলিও ফরজ অজেব ফরজে কোনো পার্থক্য নেই আর শর্ত গুলিও ফরজ শর্ত যদি একটা না পড়া করা হয় তাহলে ওই এবাদটি হবে নিয়ত করা শর্ত নিয়ত করা শর্ত নিয়ত পড়া শর্ত বলিনি কিন্তু আমার ভাষাটা বুঝবেন নিয়ত করা শর্ত ভালো করে শুনে এবার আর নিয়ত পড়া না নাজাইজ গোনা বেদাত নিয়ত পড়া হচ্ছে উচ্চারণ করা হচ্ছে আসতে পড়েন আর জোরে পড়েন নিয়ত যদি পড়েন ঠোঁট হিলিয়ে জিব্বা হিলিয়ে জোরেও না মনে মনে পড়ছেন আপনি তাহলে আপনি হারাম কাজ করলেন নাজাইজ করলেন বিদাত করলেন গোনহার কাজ করলেন বিদাত কাবিরা গোনা সাগিরা গোনা নাই আর এই বেদাতের কারণে নামাজের যদি এরকম বিদাত করেন তো নামাজটা হয়তো হবে না আর যদি রোজার এরকম করেন তো রোজাটা হবে না যেই রোজাতে এই বিদাত করবেন ওই রোজাটা হবে না কিন্তু নিয়ত করা কি বললাম নিয়ত করা শর্ত তো পার্থক্য কি এটা সাধারণ লোক যারা আমাদের আলোচনা নিয়মিত শোনে না নতুন মানুষ তো হতভম্বরে নিয়ত করা ফরজ শর্ত হচ্ছে ফরজ নিয়ত করা ফরজ শর্ত আবার নিয়ত পড়া বলছে হারাম গুনা কেমন কথা হইল ফরজ ছাড়লে গুনা হয় ফরজ ছাড়লে গুনা তাহলে নিয়ত করা ছাড়লে গুনা আর নিয়ত পড়লে গুনা এবার শুনে বুঝতে হবে তাহলে নিয়ত করার জায়গা কোনটা এখানে না এখানে এটা বুঝতে হবে নিয়ত করা হয় কি দিয়ে এখান দিয়ে কলব দিয়ে হৃদয় দিয়ে মনে নিয়ত করতে হবে এটা হচ্ছে কি শর্ত ফরজ মনে যদি নিয়ত না করেন এমনি মায়ের সাথে রাগ করেছেন খাবো না সারাদিন খেলেন না রাগ করে খেলেন না ওই যে রাত্রে রাগ করেছেন আর একবার মাগরেব পর্যন্ত খেলেন মাগরেব পরে কোন রকম রাগটা ঠান্ডা হয়ে খেলেন সারাদিন আর পানিও খাননি আপনি এমন রাগ করেছেন যে পানিও খেলেন না দানা পানি কিচ্ছু না কিছু মুখে দেনি বাসি পড়ে আছে রোজা হবে রোজা হবে না কারণ রোজার নিয়ত করেননি অন্তরে রাগের নিয়তে না খেয়ে আছে রাগের কারণে না পানাহার ছেড়ে দিয়ে আসেন সেজন্য ওই রোজা হইল না সারাদিন অনাহার থেকে রোজা হইল না বুঝলেন তাহলে নিয়ত করতে হবে কি দিয়ে অন্তর দিয়ে আর নিয়ত পড়া মানে নামাই তো রোজার কথা বলি নামাজের কথা না ওঠি কারণ কথা লম্বা হয়ে যাবে একটা মাসলাতে নামাই তো আন আসুমা গাদান কামিন শাহরি রামাদান তর্জমাটা শুনেন আমাদের দেশি নিয়তের তর্জমা তর্জমা কিন্তু জানেন আপনারা যারা পড়েন তারাও তর্জমা বুঝেন না কারণ মন্ত্র পড়া মুসলিম আমাদের দেশের লোকেরা কি মন্ত্র পড়া মুসলিম হিন্দুরা সংস্কৃত ভাষা মন্ত্র পড়ে আর মুসলিমরা আরবি ভাষা মন্ত্র পড়ে আর ইসলাম কিন্তু মন্ত্রের ধর্ম না হিন্দুদের ধর্ম মন্ত্রের ধর্ম কারণ তাদের কল্পিত ধর্ম কিন্তু ইসলাম যেহেতু আল্লাহ প্রদত্ত দিন এটা কোনো মানুষের কল্পিত দিন না তৈরি করা দিন নয় আল্লাহর নাজেলকৃত দিন জীবন বিধান সেই জন্য এই দিন হচ্ছে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল করার নাম হ্যাঁ এটা কোন মন্ত্রের নাম নয় যে না বুঝে সুঝে খুঁজু কর্ম করতে থাকলেন বলতে থাকলেন তো তা পাখির মতো এর নাম ইসলাম নাই এরকম দিন ইসলাম নাই তাহলে যারা নিয়ত পড়ছেন তাদের জন্য উচিত হবে তারা ইসলামের দাবি পূরণ যদি করতে চান যে নিহতের তর্জমাটা তো বুঝেন কি বলছেন আর তর্জমা বুঝেননি এই জন্য বিদাতি মোল্লা সেও বড় মূর্খ ছিল যে বড় মূর্খ বানিয়েছে মূর্খতে মূর্খ বানায় আলেম কোনোদিন মূর্খ বানায় না আলেম এলেম দেয় কোরআন হাদিসের আলেম থাকলে আর মূর্খতে মূর্খ বানায় কারণ যে নিজেই এমটি যার অন্তরে নিজেই ভিতরে কোরআন হাদিসের জ্ঞান নেই ও দিবে কি আপনাকে শিরবিদাতের জ্ঞান আছে তহিদ সন্ন্যতের জ্ঞান নেই তো দিবেই কি আপনাকে এই হচ্ছে ব্যাপারটা আসলে তর্জমাটা বলি নামাই তো আমি নিয়ত করছি আন আসুমা যে রোজা রাখবো গা দান আগামীকালকে মিন শাহরে রামাজান রমজান মাসের এইরকম করে আমাদের দেশের কিতাবগুলিতে বিদাতি কিতাব কি লেখা আছে নিয়ত লেখা আছে আছে না নেই আর ওই কেউ কেউ মিন শাহ রমাদানটা বলে না না হয় তানাসুমা গাদান এতটুকু করে আগামীকালকে নিয়তের কিন্তু গাদান পর্যন্ত বলে সবাই যারা নিয়ত পড়ে তারা কি করে আমি নিয়ত করছি রোজা রাখবো কখন গাদান মানে আগামীকালকে আপনারা সকলে মাসা আল্লাহ শিক্ষিত লোক রোজাটা আজকের রাখছেন সাহারির সময় না আগামীকালকের আজকের না আগামীকালকের ভালো করে বুঝে সুঝে বলেন আজকের রোজা কারণ চাঁদ উঠেছে কখন সূর্য উঠার সময় চাঁদ উঠে না সূর্য ডুবার সময় চাঁদ উঠে সূর্য উঠার সময় পহিলা রমজানের চাঁদ উঠেছে তাহলে আজ থেকে পহিলা রমজান শুরু হয়েছে সেজন্য পহিলা তারাবি পড়লেন কিছুক্ষণ পরে এসার পরে হ্যাঁ আর তারপরে সাহারি খেলেন ভোর রাতে আর তারপরে ওই সাহারি খাওয়ার সময় বলছেন আপনি যারা নিয়ত পড়েন তাদের কথা বলছি নামায় তো আসো মাগাদান আমি আগামীকালকে রোজা রাখার নিয়ত করছি ঠিক করলেন না ভুল করলেন আজকে রোজার নিয়ত পড়লেন না কখন কার নিয়ত পড়ছেন আগামীকালকে তো আন আসুমা গাদান আমি নিয়ত করছি যে রোজা রাখবো কখন আগামী কালকে আগামী কালকে রোজা রাখবো কালকে রোজা আজকে রোজা তাহলে যারা এই নিয়ত পড়ছেন যে আগামী কালকে রোজা রাখবো এটা কাকে বলছেন আল্লাহকে বলছেন না মানুষকে বলছেন আল্লাহকে বলছেন তাহলে যেন আল্লাহকে বলছেন আপনি হে নিয়ত পাটকারী যে আমি আল্লাহ আজকে রোজা না আগামী কালকে রাখবো পহিলা রমজানে আপনি এই নিয়ত পড়ছেন আল্লাহকে বলছেন আল্লাহ আজকে রোজা আমি রাখবো না কখন রাখবো আগামী কালকে রোজা রাখবো তাহলে আল্লাহকে তো বলেন যে আজকে রোজা না আগামী কালকের তাহলে আজকে রোজা তো হইল না হইল আল্লাহর সাথে অঙ্গীকার করলেন আপনি আল্লাহর কাছে আপনি ঘোষণা করলেন জানাইলেন আল্লাহকে যে আগামী কালকে রোজা প্রতিদিন ওইরকম করছেন প্রত্যেক দিন তাহলে কোন একটা দিনে রোজা হবে কি প্রত্যেক দিন যখন আসছে তখন নিয়তের নবায়ন করে বলছেন আল্লাহ আগামী কালকে রোজা রাখব আপনার কাছে কেউ টাকা পাবে উদাহরণ দিয়ে বুঝায় তাহলে বুঝতে পারবেন যে কোনো দিনের রোজা হয় না তিরিশটা রোজার একটা হয় না প্রত্যেক দিন আল্লাহকে বলছেন যে আল্লাহ আগামীকালকে আল্লাহ আগামীকালকে আল্লাহ আগামীকালকে টাকা পাবেন আর ওই লোক আপনাকে প্রতিদিন বলছে যে তাল বুকরা আগামীকালকে বুঝেন বুকরা শব্দটি এটা বুঝেন বুকরা মানে গাদান আর কি বা বাঙালি বাঙালি বাঙালির কাছে টাকা পাবেন তো যখনই যাচ্ছেন টাকা ভাই আজকে দিতে পারলাম না কালকে আজকে তারপরের দিন গেলেন কাল যখন হলো হ্যাঁ কালটা ধন আজ হয়ে গেছে গেলে বলছে কালকে ভাই কালকে প্রতিদিন যাচ্ছেন ভাই কালকে ভাই কালকে তো কোনোদিন টাকাটা মিলবে কোনোদিন টাকা মিলবে কোনোদিন টাকা মিলবে না যেদিনই যাচ্ছেন ভাই বোকরা কালকে গাদান টুমরো টুমরো হ্যাঁ আমি তোমাকে পেমেন্ট করবো টুমরো আগামীকালকে ঠিক না তাহলে টাকা কেমন পর্যন্ত পাওয়া যাবে না আগামীকাল আগামীকাল বলতেই থাকবে ওই ব্যক্তি আপনি টাকা পাবেন না ঠিক কিনা ঠিক তেমনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি নিয়ত করছি রোজা রাখবো আগামীকালকে আগামীকালকে আগামীকালকে রোজা কোনোদিন হইল না কিয়ামত পর্যন্ত বুঝা গেছে এবার এই একটা কারণে এই বেদাতি নিয়ত পড়া লোকদের রোজা হয় না দ্বিতীয় কারণ হচ্ছে রোজা না হওয়ার পিয়ানবী মোহাম্মদ রসুর উল্লাহাম বলছেন সেই মুসলিমের হাদিস মান আমেলা আমালান লেসা আলী আমরনা ফহরাদ্দুন কেউ যদি এমন কোন আমল করে আমল করলেন আমল হচ্ছে রোজা ফরজ আমল করলেন কিন্তু লাইসা আলী আমরনা আমার আদর্শ ওই রকম নয় রসুল সাল্লামের রোজা এইরকম নামায়তন আসমা গাদান পড়া নয় আর নাহলে প্রমাণ করে দেন এ একটি সহি হাদিস দেন সহি পাবেন না জয়ীফ হাদিস দেন যে জয়ীফ হাদিসে এই বাক্যটি আছে নামায় তো আনাসুমা গাদান একটা দুর্বল হাদিসা আছে একটা মৌজু জাল হাদিস দেন মনকার একবারে হাদিস দেন বাতিল হাদিস দেন কিন্তু হাদিসের কিতাবে দেখাইতে হবে হ্যাঁ ওই আপনাদের মোল্লাদের লিখা কায়দা বাগদাদের শেষে অথবা আর কোন ওই ওজিফা বা রোজা নামাজ শিক্ষা কিতাবে না ওগুলোতে না আপনাকে কোনো একটা জয়ীফ হাদিসের কিতাবও দেখাইতে হবে যে একটা জাল হাদিসে মৌজু হাদিসে আছে নামায়তান আসমা গাদান বাক্যটি আমি কেয়ামত পর্যন্ত সময় দিলাম আপনাকে আর আপনার ওই মোল্লা হুজুরদের যারা নামায়তো নাসমা গাদান শিখায় যদি এনে দিতে পারে যে কোন একটা সহি মনকার হ্যাঁ হাদিসে আছে তাহলে আমি প্রথম নিয়ত উচ্চারণ করব। আপনাদের সাথে ওয়াদা করছি আর না হলে আল্লাহর ওয়াস্তে বেদাতি তরিকা থেকে তবা করেন আর নবীর তরিকায় রোজা রাখেন কারণ মান আমেলা আমালান কেউ যদি এমন কোন আমল করে যেটা নবীর আদর্শ নয় তাহলে সেটা প্রত্যাখ্যাত সেটা আল্লাহ কবুল করবেন না তাহলে রোজা শুরু করলেন গলত দিয়ে তাহলে সেই রোজা আল্লাহ কখনো কবুল করবেন দুই কারণে রোজা কবুল হয় না নিয়ত পড়া লোকদের তাহলে নিয়তের তরিকাটা কি বললাম যে অন্তর নিয়ত করতে হবে অন্তর নিয়ত করার জন্য টাইমও লাগে না এক সেকেন্ডও লাগে না তাই না মুহূর্তে সাথে সাথে হয় আপনি যে কোনো কাজ হ্যাঁ, করতে যাচ্ছেন তার আগে অন্তরে সংকল্প আসে এখানে এসছেন ঠিক না ওর জন্য বাড়িতে একটু থেমে একটু থেমেছেন চিন্তা করেছেন এখন বের হচ্ছি কিসের জন্য দিনের কথা শোনার জন্য নেকি নেওয়ার জন্য নেকি আছে না না এখানে আল্লাহ এবং রসুলের কথা হলে অবশ্যই নেকি আছে তো এই নেকি নেওয়ার জন্য যখন এসছেন তো এক সেকেন্ড বিরতি দিয়েছেন নিজেকে যে এখন গাড়িতে চাপতে যাচ্ছি অথবা বাড়ি থেকে বেরোতে যাচ্ছি বাসা থেকে তো একটু নিয়তটা করে নি করেছেন কি না অটোমেটিকলি আপনার কাজকর্ম চলতে আছে আর বাড়ি থেকে বেরোচ্ছেন অন্তর বলছে যে এখন তুই বেরো সময় বেশি নাই নামাজটা ধরতে হবে মুখ মসজিদে ঠিক না নিয়ত করে চলে এসছেন নিয়ত যদি সৎ থাকে তো নেকিও ঠিক আছে নিয়ত যার যত ভালো হবে তার তত বেশি সব আছে এই মাহফিলে ওই রকমই রোজাতেও আর নিয়তে যার যত বেশি ভেজাল আছে তত বেশি তার নেকি কমবে কমতে কমতে শেষ যদি কারণ নিয়ত থাকে যে আমি আসলে এখানে আলোচনা শুনতে যাচ্ছি না ওখানে যাচ্ছি এক ভাইয়ের কাছে টাকা পাবো তাই যাচ্ছি না হলে যেতামই না তাহলে ওই টাকাই ফালাহ মানাওয়া নবী করিম সাল বলছে ফালাহ মানাওয়া যে যা নিয়ত করবে তাই পাবে হয়তো আরো মেলা গরজ কারো হইতে পারে চক্ষু লজ্জায় সবাই যায় আমাদের দিনই ভাইরা যেতাম না কিন্তু আবার কালকে তখন সবাই জিজ্ঞেস করবে যে আরে আপনি এলেন না কেন অথবা আমি গিজাজ মহল্লাতে থাকি আর আমাদের ওই দিনী ভাইরা যারা এই কাজগুলি করছে পরিচালনা করছে তাদের সাথে বড় দুনিয়াবি খাতির আছে খাওয়া দাওয়ার খাতির আছে এখন যদি না যাই তো খুব খারাপ দেখাবে সমালোচনার পাত্র হইতে হবে সেই জন্য এসেছেন ইন্নামাল আমাল নিয়াত আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর এবার বোঝা গেছে রোজাতেও যদি ওই রকম যদি সৌদি আরবে জানতে পারে হাইয়ার লোক যে এ দিনে পানাহার করে রোজা রাখে না মুশকিল আছে এক্সিট লাগতে পারে এই ভয় রোজা কননে কি পাবে না শিরিক করলো লোক দেখানো কাজ হচ্ছে শিরিক আর যদি রোজা রোজা রাখতো হয়তো কিন্তু তাতে ওই রকমের মানে এখলাসের সাথে আগ্রহের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে রোজা রাখছেন না বরং মাথার বোঝা আল্লাহ যখন ফরজ করেই দিয়েছেন আর গরমের দিন রোজা রাখতেই হবে এখানে পরিবেশ ওই রকমই রোজা রাখতে কিন্তু কষ্ট লাগে খুব রোজা রাখতে রোজা রাখতে কি লাগে কষ্ট লাগে রোজা রাখছেন রাখতেন কিন্তু কষ্ট লাগে একটা লোকে রোজা রাখতে কষ্ট লাগে আর এক লোক রোজা রাখলেই তাতে শান্তি পায় দুইজনের নাকি সমান হবে দুইজনের নিয়ত আলাদা আলাদা ইন্নামাল আমালও বিন নিয়ত আসমান জমিনের পার্থক্য হয়ে যাবে একজন লোককে যদি বলা হয় তোকে এক লাখ রিয়াল দিব তুই একটা রোজা ছাড় ছাড়বে না কিন্তু আর একজন লোক হ্যাঁ তার ইমান কচু পাতার পানির মতো হয়ে যাবে যদি এরকম কিছু একটা টোপ দেওয়া হয় যা তোকে পাঁচ হাজার ধার দেবো তো দিস যখন ইচ্ছা তখন দিস এমনি এইরকম বকশিস না তাতেও মনে হয় ইমান দুর্বল হয়ে যাবে দুজন সমান কখনো সমান রোজা রাখলো রোজার মাসলা মাসাইল জেনে আর আর একজন লোক দেখা দেখি রোজা রাখলো দুইজনের সব সমান না আল্লাহ বলছেন বলো যারা জানে রোজার মাসলা মাসাইল দিন আর যে জানে না সমান সমান যেমন আল্লাহ বলছেন আলো অন্ধকার সমান নাই ছায়া আর রৌদ্র সমান নয় মৃত এবং জীবিত সমান নয় ঠিক না ঠিক তেমনি যে রোজার মাসলা মাসাল জানছে রোজা কিসে ভঙ্গ হয় কি কোন কোন কারণে ভঙ্গ হয় কোন কোন কারণে দুর্বল হয় আর রোজাকে ভালো করার তরিকা কি এবং রোজার উদ্দেশ্য কি রোজার মাধ্যমে আমার কোনো তরবিয়ত প্রশিক্ষণ হইল কি হলো না হচ্ছে কি হচ্ছে না এই অনুভূতি নিয়ে রোজা রাখছে আর আরেকজন না দেখে দেখি রোজা রাখছে আসমান এবং জমিনের পার্থক্য দুই মুসলিমের রোজাই কবুল হইলেও ফরজ আদায় হইল এই জন্য নিয়তটাকে খালিস করেন আল্লাহর জন্য নিয়তকে আল্লাহর জন্য কি করেন নিখুঁত নির্ভেজাল করেন খলুসিয়াত নিয়ে আসেন যে এই রোজার মাধ্যমে জাহান নাম থেকে আমি রক্ষা পাবো রোজার মাধ্যমে আল্লাহকে রাজি করবো রোজার মাধ্যমে আমি অতীতের সমস্ত গোনা খাতা থেকে ধুয়ে মুছে মুক্ত হয়ে যাব রোজার মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করব। রোজার মাধ্যমে আমার জীবনের ইমানি তরবিয়ত করব। আমি এমন মুসলিম হয়ে যাব এই রমজানের মাধ্যমে রোজার মাধ্যমে যে যাতে করে আমার মধ্যে আর কোন রকমের বক্রতা না আসে পাপের দিকে মন না যায় যেসব পাপ হচ্ছে সেগুলি রোজার আগে এক্ষুনি ছেড়ে দিলাম কারণ জানি না যে রোজাতেও পৌঁছিতে পারবো কি পারবো না তাহলে মানুষের অন্তরের অবস্থার পার্থক্যের কারণে এবাদত বন্দেগীর ফলাফলে আসমান জমিনের পার্থক্য হয়ে যায় এই বিষয়টা বোঝার চেষ্টা করবেন রোজার নিয়ত এখন কেমন করে করতে হবে এই বিষয়টি ফরজ রোজা আর সন্নত নফল রোজা দুই রোজাতে পার্থক্য আছে ফরজ রোজার ক্ষেত্রে আপনার ফজর হওয়ার আগেই নিয়ত করতে হবে নিয়ত করতে হবে নিয়ত সম্পর্ক অন্তরের সাথে এটা বলা হয়েছে নিয়ত করতে হয় আর সন্নত নফল রোজা ফরজ ছাড়া যত রকমের রোজা হোক না কেন সন্নত নফল রোজা যদি হয় দিনেও সূর্য উঠে যাওয়ার পরেও যদি দিনে বাসি পেটে থাকেন এখনো কিছু পানাহার করেননি সকাল নয়টা দশটা এগারোটা বারোটা যে কোনো সময় যদি নিয়ত করেন যে আর খাবো না আর পানও করবো না যখন এতক্ষণ না খেয়ে আছি আর এতক্ষণ চিন্তা করিনি যে রোজা রাখবো কি রাখবো না কিন্তু এখন থেকে নিয়ত করেই ফেললাম তো রোজা হবে কি হবে না এই একটা মাসলা এই দুটো মাসলা আলোচনা করব কারণ জনসাধারণ হয়তো পার্থক্য জানেন না পিএনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস নাই ফরোজ রোজা সম্পর্কে ফরজ রোজা সম্পর্কে বলছেন মা হাফসা রাজি আল্লাহ তালানহা হাফসারাজি আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের বিবি আমাদের মা উম্মুল মমিনিন তিনি বলছেন যে নবী করিম সাল্লাম বলেছেন মাল্লাম ইয়োবাইয়িতি সিয়ামা কাবুল আল ফাজরে ফালা সিয়াম আর অন্য রেমায়াতে রয়েছে তার থেকে শব্দের পার্থক্য মাল্লাম ইউজমেহি সিয়ামা কাবুল আল ফাজরে ফালা সিয়াম কেউ যদি ফজরের আগে রোজার সিয়ামের নিয়ত না করে মাল্লাম ইয়োবাইয়িত ইয়োবাইয়িত রাতের কাজগুলিকে বাইয়াত বাইয়ত বলা হয় আজমা ইউজম মানে অন্তরের সংকল্প দেখেন মাল্লাম ইউজমে এখানে বলে মাল্লাম ইয়ানুই সংশয় হইতে পারে যে নিয়ত আমাদের দেশের লোকেরা মুখে পড়ে মাল্লাম ইউজমে সে আমা আজমা ইউজমে মানে অন্তরের সংকল্প করা অন্তরের ইচ্ছাকে বলা হয় যেই ব্যক্তি অন্তরে সংকল্প করল না সে আমের রোজার কাবলাল ফাজরে ফজরের আগে ফালা সে আমাল তার সিয়াম হয় না আর সেয়াম হয় না এটি ফরজ রোজা সম্পর্কে এখন ফরজ রোজা সম্পর্কে যখন এই মাসলা তো আর একটা মাসলা ভাঙা জরুরি না হলে আবার আরেক ভুলে গিয়ে পড়ে যাবেন সেটা হচ্ছে যে রমজান মাসের ত্রিশটা রোজা ঠিক না বা উনত্রিশটা রোজা প্রত্যেক দিন ফজরের আগে উঠে সাহারি খান না খান সাহারি খাওয়া কি ফরজ না সন্ন্যাত সাহারি খাওয়া হচ্ছে সন্নতি আদব রোজার কিন্তু নিয়ত করা কি বললাম একটু আগে শুরুতে শর্ত ফরজ এই নিয়ত কি প্রত্যেক রমজানের ফজর হওয়ার আগে করতে হবে অন্তরে না তিস রোজা উনত্রিশ রোজার জন্য একবার নিয়ত করে নিলেই সেই নিয়ত দিয়ে চলতে পারি এই প্রশ্ন উত্তর কে দিবে যদি কারো জানা থাকে উত্তর দেবেন প্রথম রমজানে যদি একবার নিয়ত করে তাহলেই হবে তাহলে হবে কারণ প্রথম রমজানে কিন্তু যখনই চাঁদের খবর পেয়ে গেলাম বরং ফজরের সময় দরকার নাই সাহারির সময় উঠারও কোনো প্রয়োজন নাই যদি কেউ না উঠতে পারে ধরেন পহিলা রমজানে তো উঠতে পারলো না আমাদের এক ভাই আছে রমজান এখানে মাসাল ওর ঘুম এমন বেশি সেন্টারে নিয়মিত আসে বেচারা জাজাহুল্লাহ খায় কিন্তু ঘুম এত বেশি যে আমার এতদিনের তার সম্পর্কে যেটা রেপোর্ট সে তিরিশ রোজার মনে হয় দশটা রোজা তো সারি খেতে পাইনি জি অ্যালারাম দু চারটা লাগিয়েও তাকে উঠাইতে পারেন অ্যালারামে জি কেউ টেনে হিসেবে না উঠাইলে তো এইরকম যাদের ঘুম আছে তো পয়লা রমজানই তো চলে যেতে পারে সাহারির সময় হয়তো নিয়ত করতে পারলেন না কিন্তু যখনই আপনার কানে খবর পৌঁছেছে যে চাঁদ হয়েছে কি হয়েছে চাঁদ হয়েছে তখন নিয়ত হয়েছে না হয়নি যে আজকে রোজা রাখবো এই যে এই যে অন্তরের সংকল্প কিন্তু হয়ে গেছে সন্ধ্যাবেলাতে সূর্য ডুবার পরে চাঁদের খবর পেয়েছেন আর তারপরে তারাই পড়েছেন সন্ন্যত তারাবি যদি কেউ নাও পড়ে তার রোজা হবে না হবে না আর একটা মাসা আছে আমাদের দেশের লোকেরা মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না সেই জন্য কত লোক যে ফতুয়া জিজ্ঞেস করে যে হুজুর বা শেখ হ্যাঁ পুরাতন ভাইরা শেখ বলে আর নতুন লোকেরা এসে হুজুর বলে হুজুর শব্দটা আমার পছন্দনীয় না এখন কেউ বলে গায়ে ধরে তো কি করা যাবে বেচারাকে প্রথম দিন তো তালিম দেওয়া যাবে না এখন এর চাইতে বেশি অনেক গুরুত্বপূর্ণ জিনিসের তালিম শিক্ষার প্রয়োজন রয়েছে সুতরাং চলবে তো কথা হচ্ছে যে হুজুর আজকে আমি তারাবি পড়তে পারিনি আমার রোজা হবে রোজা ধরবে কি ধরবে না পেরেশান আছে তারাবি যে পড়তে পারেনি যে কোনো কারণে হোক না কেন তারাবি সুন্নাত রোজা ফরজ আর শূন্য তাদের করতে পারে সেই জন্য ফরজ ছাড়বে কত তাহলে আমাদের সমাজে অজ্ঞতা আছে চিন্তা করুন আপনি এগুলো সমাজের রোগ বলছি সমাজের বক্রতা বলছি কারণ এগুলো সংশোধনের দরকার আছে কি বলছিলাম নিয়ত সম্পর্কে হ্যাঁ নিয়ত আপনি ওই সন্ধ্যাবেলা যখনই পহিলা রমজানের সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা নাই পহিলা রমজানের সন্ধ্যাবেলা যেমনই খবর পেয়েছেন চাঁদ হয়ে গেছে তারপরে ঘুমিয়ে পড়েছেন সূর্য উঠে গেছে আল্লাহ না করে কারো সূর্য ওঠে ফজর পর্যন্ত কম্প করতে হবে ফজরটা তো পড়তে হবে তো ফজর হয়ে গেছে মোট কথা ফজরের আজান হয়ে গেছে এখন সারি খাওয়ারও টাইম নাই আর নিয়ত করা ফরজ রোজা যে নিয়ত করতে হয় অন্তরে ফজরের আগে তাও টাইম নেই তার রোজা হবে না হবে না হবে শুরু থেকে বুঝিয়েন সন্ধ্যাবেলা কিন্তু চাঁদের খবর পেয়ে শুয়েছে তাহলে রোজা হবে না হবে না রোজা হবে কারণ ও নিয়ত করেছে আজকে তো রোজা থাকবো আজকে রোজা থাকবো কিন্তু আর এক লোক চাঁদের খবর পায়নি চাঁদ হবে কি হবে না এইরকম দ্বিধাদ্বন্দ্বের ছিল হইতে পারে না হইতে পারে আর ওই অবস্থায় ঘুমিয়ে গেছে পরে রাত দশটার দিকে চাঁদের খবর এসছে হয় না হয় না এরকম রাত দশটার দিকে খবর এসছে ও কিন্তু খবর রাখে না আর রাত্রে জানতেই পারেনি তার মানে রোজার নিয়ত করেছে না করেনি করেনি ওই লোকটি রোজার নিয়ত চাঁদের খবরটা যখন কনফার্ম হবে তখন নিয়ত করবে যে হ্যাঁ রোজা রাখতে হবে তাহলে কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে আছে ওই অবস্থায় তার ফজর হয়ে গেছে রোজা হবে রোজা হবে না এই হচ্ছে হাদিসের অর্থ মাল্লাম ইউজমা ইসলাম আকাবাল ফজরে ফালা কেউ যদি ফজর আগে রোজার সংকল্প না করে তো ফালা সিয়াম আলো তার রোজা হয় না এ হচ্ছে আবু দাউদের হাদিস আমি যে বললাম যে সুন্নত নফলের ক্ষেত্রে দিনেও নিয়ত করা চলে এটা এখন শুরু করবো তার আগে আর একটা কথা ভেঙে নি আচ্ছা প্রতিদিন যদি নিয়তের নবায়ন করেন এটা ভালো এই মাসলা জেনে নেন প্রথম রমজানে নিয়ত হয়ে গেছে যে গোটা রমজানে রোজা আছি তারপরে প্রত্যেক রাতে সন্ধ্যাবেলা আপনাকে সংকল্প করতে হবে জরুরি নয় বা সাহারির সময় সংকল্প করতে জরুরি নয় যথেষ্ট ওই এক নিয়ত দিয়ে গোটা রমজান কিন্তু প্রতিদিন আপনি সন্ধ্যাবেলা অথবা সাহারির সময় সবচেয়ে ভালো যখন সাহারি খেতে যাচ্ছেন এই সময় বা পানি খাচ্ছেন ফজরের আগে ওই সময় সংকল্প করলেন যে আজকের আমি রোজার নিয়ত করছি কথাই নয় সংকল্প অন্তরে এটা সবচেয়ে ভালো এক কথায় নিয়তের প্রতিদিন নবায়ন করা কি বলবো মুস্তাহা ভালো বলা যেতে পারে কিন্তু জরুরি নয় এক নিয়তে গোটা রমজানে রোজা রাখা যেতে পারে নফল রোজা সম্পর্কে উম্মুল মোমেনিন আয়সাউদ্দি আল্লাহ তালানহা বলছেন যে দাখালা আলিয়া নবী জাতাইমিন একদিন আমার কাছে নবী করিম ঘরে প্রবেশ করলেন নবী সাল্লামের যেহেতু নয় বিবি ছিল একসাথে তো একদিন তার ঘরে গেলেন দিনের সময় সকালবেলা ফাঁকাল আহাল ইন্দাকুম সেই তোমাদের বাড়িতে কিছু খাবার দাবার আছে নবী করিম সাল্লাম সকালবেলা একটা চক্কর দিতেন বিবিদের বাড়িগুলিতে আর খোঁজ খবর নিয়ে নিতেন আর বিকেলবেলা আসর পরে একটা করে চক্কর দিতেন প্রত্যেক স্ত্রীর কাছে কিছুক্ষণ একটু বসতেন কথাবার্তা বলতেন আর তারপরে সন্ধ্যা হয়ে গেলে রাত হয়ে গেলে আর সকলের কাছে যেতেন না বা একাধিক বিবির কাছে যেতেন না যার পালা থাকতো তার ঘরে চলে যেতেন এশান নামাজ পড়ে তার ঘরে চলে যেতেন তো সকালবেলা গিয়েছেন নবী করিম যে খোঁজ খবর নেওয়া হবে আর কিছু খাবার দাবার থাকলে যার পালা ছিল যে স্ত্রীর পালা ছিল তার বাড়িতে হয়তো খাবার দাবার নেই তো যা একটু ঘুরে দেখি তাদেরও খোঁজ খবর নিই আর কারো বাসায় যদি কোনো খাবার থাকে তো একটু খেয়ে নিব এ নিয়েতে গেছে ফাঁকা ইন্দা ইন্দাকুম সেই তোমাদের কাছে কিছু খাবার আছে ফাকুল নাল্লাহ মা এসা বলছেন না আমার বাড়িতে কোনো খাবার নেই কিছুই নেই সুহান আল্লাহ আপনাদের কারো এরকম বাসা আছে যে কোনো খাবার নেই আছে কেউ আজকাল কোন মুসলিম পাবেন যে সকালে নাস্তা করেছে দুপুরের কোনো খাবার নেই অথবা সন্ধ্যাবেলা কিছু খেয়েছে তারপরে কালকে সকালে ছেলে মেয়ে কি খাবে কিছুই নেই তার কাছে না টাকা যে তা দিয়ে কিনে খাবে টাকা পয়সা না তার বাড়িতে কোনো খাবার দাবার এরকম কোন মুসলিম আছে কি গরিব থেকে গরিব দেশে বাংলাদেশে আছে হ্যাঁ নেই তাহলে রসুল্লাহ সাল্লা বিবিগণ কত কষ্টের জীবন কাটিয়েছেন অথচ তারা আমাদের চাইতে অনেক অনেক বেশি আল্লাহ পাকের সুকুরিয়া আদায় করেছেন এই সংকটে এই অভাবে সুকুরিয়া আদায় করেছেন আমাদের চাইতে অনেক অনেক সুন্দর তারা এবাদবন্দি করেছেন আল্লাহ ভাবছেন আমাদেরকে ভালো ইবাদত করা তৌফিক দান করেন শুক্রিয়া আদায়ের তৌফিক দান করেন আল্লাহ আইন আল্লাহ অশুক্রিকা অহসনে ইবাদতে আল্লাহ যেন বেশি বেশি শুক্রিয়া আদায় করা তৌফিক দান এই নিয়ামত সম্পর্কে যদি জিজ্ঞাসা করে নাই কি জবাব দেবেন আপনি চিন্তা করুন বছরকে বছর খেতে পারে আপনার ছেলেমেয়েরা এই রকমের টাকা করি আছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যারা গৃহস্থ মানুষ বছরের ফসল একবার চিন্তা করুন আর তারপরে গরিব ফকিরকে দিতে চাইছেন না মাহাইসাল্লামের জীবদ্দশায় শেষ যুগে বছরের খরচ বিবিদেরকে দিয়ে দিতে এমন নয় যে কিছু আসতো না বছরের খবর তাদের খরচ তাদেরকে দিয়ে দিতেন তারপরেও তারা সব দান খেরাত করে দিয়ে বিবিরাও শুধু নবী নন নবীর স্ত্রীরাও নবীর মতোই ছিলেন আখলাকের দিক থেকে দিনদারির দিক থেকে তাঁর অনুসরণ করতেন শুধু বাহ্যিক তরিকাতে নয় অন্তরের ক্ষেত্রে এখলাসের ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে দান খায়রাতের ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির জন্য অগ্রগামী হওয়ার ক্ষেত্রে নবী সাল্লাহ বিবিদেরকে এক বছর কানা ইউনফেকো আল্লাহ আহলি নাফাকাতা সানা এক বছরের খরচ প্রত্যেক স্ত্রীকে দিয়ে দিতেন আও কামা কালা আর সাহাবি রদি আল্লাহ কিন্তু তারা এক বছর ধরে ওই খাবার না খেয়ে তাড়াতাড়ি ডানে বামে সামনে পেছনে গরিব মিসকিনকে দান খেরাত করে আমি এক বছর ধরে জমিয়ে রাখবো আর কারো বাড়িতে কোনো লোকের কোনো মহিলার কোনো পুরুষের কোনো ইয়াতিমের আজকের খাবারটাও নেই এক বেলার খাবার নেই এটা হতে পারে না সব দান করে দিতেন দান করে দিয়ে অনাহারে থাকতেন আর আমরা নিজেরা জমিয়ে রাখি ছেলে মেয়েদের জন্য কুক্ষিগত করে গরিব মিসকিন পাশে অনাহারে আছে কোনো খোঁজ খবর নিয়ে নেয় নবী একটি হাদিস রয়েছে লাইসাল মোমেন ইয়াসবা ও জারহু জায়ন সেই ব্যক্তি মমিন হতে পারবে না যেই ব্যক্তি পেট পুরে খায় তার ছেলেমেয়েরা পেট ভর্তি করে খায় আর বড়ই পরি তৃপ্তির সাথে খাই দায় খুব দমদম করে অজারহু যায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে আমার পাড়া প্রতিবেশী আশেপাশের লোক না খেয়ে থাকবে খবর পাচ্ছেন আপনি যে অমুকের বাড়িতে খাবার দাবার ব্যবস্থা নেই আর আপনার ছেলে মেয়ে একেবারে মাছ গোস্ত খাচ্ছে আর তাদের সবজিটার ব্যবস্থা নেই দুটো শুকনো চাল ভাত খাবে তার ব্যবস্থা নেই আপনি মুসলিম হতে পারবেন ইসলাম শুধু দু চারটা এবাদত বন্দীগীর নাম নয় ইসলাম হচ্ছে পুরো লাইফের নাম জীবনটাকে মুসলিম মানায় তো আল্লাহ পাক যেন সার্বিক ক্ষেত্রে আমাদের মুসলিম হওয়ার তো অফিক দান করেন বলছিলাম নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ বাড়িতে তো কিছু নেই কালা ফাইননি এজান মন তাহলে আজকে আমি রোজা রেখে নিলাম কি করলাম আজকে রোজা সকাল নয়টা দশটার দিকে এখনো বাসি পেটে আজ রসুল্লাহাম যদি কিছু খাবার পেতেন তো খেয়ে নিতেন কিন্তু যখন দেখলেন যে আয়সার বাড়িতে নেই আয়সার বাড়িতে বেশি বেশি উপর ডগরগুলি আসতো কারণ নবী সাল্লা সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়সাকে তো সাহাবিরা বা সাহাবি মহিলারাও ভাবতেন যে যাকে নবী বেশি ভালোবাসে তার বাড়িতে বেশি গিফট করি তাহলে বেশি খুশি হবেন নবীকে বেশি খুশি করার জন্য এই কাজটা করতেন হ্যাঁ যেমন আমরাও আমরাও প্রত্যেকে আছেন এইরকম যে আপনাকে যদি ভালো খাওয়ানো হয় তাতে যত খুশি হবেন তার চেয়ে বেশি খুশি হবেন আপনার ছেলে মেয়েকে ভালো খাওয়াই কেউ যদি আপনাকে খাওয়াই অত খুশি হবেন না দাওয়াত দিলে শুধু একা যে চলেন ভাই আপনি একটু দাওয়াত নেন ঠিক আছে দাওয়াত দিলেও তো খুশি হবে কিন্তু ওর চাইতে বেশি খুশি হবেন যদি আপনার ছেলে মেয়েকে কেউ খায় বলছে আপনাকে ডাকবো না ভাই আপনার বাচ্চাদের খাওয়াবো বেশি খুশি হবেন না হবে না হ্যাঁ জি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নবী কেরিসল বললেন তাহলে আমি রোজা রেখে দিলাম তা নাই অমান আর একদিন নাই আল্লাহ নবী এই উদ্দেশ্যে কিছু থাকলে খাবো আবার কিন্তু মা বলছেন যে আল্লাহ রসুল আজকে আমাদেরকে হাইস উপ দেওয়া হয়েছে গিফট করা হয়েছে হ্যাস আরবদের এক ধরনের খাবার গোস্তের সাথে আপনার এই রুটি টুকরো টুকরো করে মিশিয়ে তৈরি করে তারা খেত ফাঁকাল আর এনি হে দেখাও তো দেখি কেমন ফালাকাত আসবাহাত সাইমান আমি তো আজকে রোজার নিয়ত করেছিলাম স্পষ্ট করে দিলেন আজকে আমি সকালে কি করেছিলাম আসবাহাত সাইমান নফল রোজার নিয়ত করেছিলাম জি আকাল্লাহ তারপরে কি করলেন খেয়ে ফেললেন তারপরে কি করলেন খেয়ে নিলেন তাহলে দুটো মশলা নিয়ত আগে থেকে করেননি সন্নত নফল রোজার খাবার দাবার নেই অথবা এমনিতে নিয়ত করে নিলে যে সকালবেলা মনে হলে আজকে রোজাটা রেখেই নি সোমবার আছে বৃহস্পতিবার আছে রোজাটা রেখেই নি তাহলে রোজা রাখা চলবে সকালে দিনেও নিয়ত করতে পারবেন সুন্নত নফল রোজার আর রোজার নিয়ত করে নিয়েছেন নফল রোজার সুন্নত রোজার আর তারপরে যদি কোনো খাবার চলে আসার মনটা আছে যে খেয়েই ফেলি তো এই রকম রোজা ভঙ্গ করাও জায়েজ কিন্তু ফরজ রোজা ভঙ্গ করা রমজানেও জায়েজ নাই এ মশলা তো সবারই জানা আছে তাই না শরীয়ত রোজা না থাকলে আর একটা মশলা জানেন ফরজ রোজা যদি কাজাও হয় তাও ভঙ্গ করা যায় না অনেকে এই ভুলটা করে জি আলমাইকরামদের সঠিক মত হচ্ছে যে ফরজ রোজার যদি নিয়ত করে নিয়ে থাকেন কাজা রোজা যেন মা বোনেরা কাজা রোজা রাখছেন অথবা যারা মুসাফির ছিলেন বা কিছু অসুখের কারণে রোজা ছুটেছিল আপনি রোজা একটা কাজা রোজা ধরেছেন গত রমজান মাসে রোজা ধরেছেন আর ওই দিনে আপনার সামনে ভালো খাবার পেশ করে দিল আরে আজকে খেয়েই নি বা দাওয়াত পড়ে গেল দিনে দুপুরবেলা খেয়েই নি না খাওয়া যাবে না কারণ ফরজ রোজার নিয়ত করেছেন ওয়ালা তুবতেলু আমাল এই ক্ষেত্রে আমল বাতিল করবেন না নষ্ট করবেন না এই নিয়তের বিষয়টা তাহলে স্পষ্ট হয়েছে বিস্তারিতভাবে রোজা সম্পর্কে আর এই নিয়তের আলোচনাটি অন্য অন্য এবাদতের ক্ষেত্রেও কাজে আসবে যে নিয়ত অন্তরে করতে হবে নিয়ত পড়া শরীয়তের কাজ নয় বরং বিদাতি কাজ গোনা হবে তারপরে আলোচনা করব রোজার আদব কায়দা সম্পর্কে রোজার দুই রকমের আদব কায়দা রয়েছে অর্থাৎ রোজার সাথে সম্পর্কিত কিছু শিষ্টাচার রয়েছে শরীয়তের নীতিমালা রয়েছে শরীয়তি নীতিমালাগুলি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে ফরজ আর আরেক হচ্ছে মুস্তাহাব সন্নত ফরজগুলি বলি ফরজগুলিকে দুই দুই দিক থেকে বলি ফরজগুলির একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন রোজার অবস্থায় এবং অন্য সময় যেগুলি ফরজ করেছেন ওই ফরজগুলিকে সুন্দরভাবে আদায় করা সুরক্ষিত করা ফরজগুলির হেফাজত করা এটা ইতিবাচক আদব ফরজ আদব যেগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলির কি করা হেফাজত করা সুরক্ষা করা রোজার দিনেও অন্য মাসেও যদি অন্য মাসের সেটা হয় তাহলে যেমন পাঁচ অক্ত নামাজ <clears throat> পাঁচ অক্ত নামাজ রোজা রাখছেন আপনি কিন্তু পাঁচ অক্ত নামাজ আপনার জন্য ফরজ কিনা রমজানে শুধু ফরজ না সারা বছর ফরজ সারা বছর ফরজ জামাতে নামাজ পড়া অজেব কিনা সারা বছর না শুধু রোজার দিনে জামাতে নামাজ পড়া অজেব সারা বছর ঠিক না তাহলে এগুলো ইতিবাচক ফরজ অজেব তাহলে ফরজ অজেব রমজান মাসে হোক অথবা সারা বছরে হোক রোজা আর একটি আদব হচ্ছে যে রোজার দিনে কোনো ফরজ বা অজেবে ঘাটতি করবেন না ত্রুটি করবেন না যে জামাতে নামাজ পড়লেন না জোহরের সময় রোদে যাব না যাক জামাত ঘরেই পড়ে দিস হুম অথবা অক্ত পার করে দিলেন সময় পার করে দিয়ে জোহরের নামাজ আসরে পড়ছেন হ্যাঁ এইরকম করছেন মাগরেবের সময় অনেক লোকের রোগ আছে এই রোগের কথা বলি মাগরেবটা পড়ে কারণ ইফতার করলো মাগরেব সারা বছরের বেনামাজি এমনকি রোজা রমজানেরও বেনামাজি মাগরেবের নামাজটা পড়ে ইল্লা মাশাল্লাহ বলা যায় না যারা রোজাদার আর কি কিন্তু এশান নামাজে এশান নামাজে কিছু ভালো মানুষদের রোগ আছে মাগরে পড়ে শরীরটা ক্লান্ত হয়ে পড়ে রোজার দিনে ইফতারি করে আর কিছু পানটানি খেয়ে শরীরটা কি হয়ে পড়ায় ক্লান্ত হয়ে পড়ে ওই সময় যেই ব্যক্তি বিছানায় গেল তার এসা ছুটবে হ্যাঁ নব্বই শতাংশ বা তারও বেশি বলতে পারেন যে লোকের নামাজ ছুটবে যদি মাগরে পরে ঘুমিয়ে যায় অনেক মুসলিমরা আছে রমজানের দিনে রোজা রাখলো মাগরে পড়লো তারপরে সাথে সাথে একটু আরাম করে নি তারপরে যাব। নিয়ত আছে যে যাব। কিন্তু এমন ঘুমিয়ে গেল যে রাতের নয়টা দশটায় জাগতে পারছে হ্যাঁ বা ফরজ জামাত হওয়ার পরে জাগতে পারছে তারাবি চলছে ওই সময় তাহলে জামাত ছুটলো না ছুটলো না অজেব ছাড়লো না ছাড়লো না অক্ত পার করে দিল এগারোটা বেজে গেছে তাহলে নামাজের অক্ত পার হয়ে গেছে অর্ধেক রাত পার হয়ে গেছে তো এসার অক্ত পার হয়ে গেছে তো অক্ত পার করার গোনা হইলো কি হইলো না অথচ অক্ত মোতাবেক নামাজ ফরজ ছিল তাহলে রোজার একটি ফরজ আদব হচ্ছে যেগুলি আল্লাহ ফরজ করেছেন সেগুলির হেফাজত করবেন পাঁচ অক্ত নামাজ পড়ছেন কিন্তু ফজরটা ফজরটা সাহারি খেয়ে রাত ওই দুটোর সময় অনেকে দোকানদার বা যারা বিভিন্ন কাজে আছে ডিউটি থেকে আসলেন আর খেয়ে দিয়ে আরে মেলা রাত আছে জাগবো কি করে রাতে একটা দুটোর সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে আরো তো দু ঘন্টার টাইম আছে বসে থাকবো ফজরের জন্য শুয়ে পড়লেন আর সূর্য উঠিয়ে দিলেন সূর্য ওঠার পরে ফজর পড়ছেন টাইম পার করে যদি ইচ্ছা করে এই রকম কেউ প্রতিদিন অভ্যাস বানিয়ে নেই তাহলে ওই নামাজ হবে না কবুল তাহলে রোজার একটি জরুরি ফরজ আদব হচ্ছে এই ফরজগুলি আদায় করতে ফজর নামাজে ঘাটতি না থাকে জামাতে ঘাটতি না থাকে টাইম পার করে নামাজ পড়বেন না বরং আপনি এই নামাজগুলিকে বা এইরকম ফরজগুলিকে সুন্দর করে আদায় করবেন আজানের সাথে সাথে মসজিদে যাবেন অনেকে আছেন আজানের সাথে সাথে মসজিদে যান না এই রোগ থেকে আল্লাহ আমাদের সকল মুসলিমকে মুক্ত করেন বিশেষ করে যারা পাঁচ অক্টর নামাজে তাদেরও এরকম ত্রুটি আছে এই যাচ্ছি যাচ্ছি চা খাচ্ছি এই করতে করতে কি হইলো এসার ফরজ নামাজ শেষ হয়ে গেল প্রায় দিনে গিয়ে এসার ফরজ তারাবির সাথে আপনি কি মনে করছেন গুণাগার হবে না পহিলা জামাতে আসল জামাত অনেক ফোকাহাদের কাছে দ্বিতীয় কোনো জামাতই নেই ভালো করে শোনেন তারপরে যদি থাকে ও তো ওই সাতাইশ আর পঁচিশ গুণের আশা করিয়েন না যে দ্বিতীয় জামাতে নামাজ পড়বো তৃতীয় জামাতে নামাজ পড়বো আমি তারাবির সাথে এসা পড়বো আর আমি সাতাইশ গুণ পেয়ে গেলাম এইরকম ভ্রমে থাকেন না এইরকম অজ্ঞতাই থাকিয়েন না পহিলা জামাতে এসে নামাজ পড়তে হয় একজন লোক তাকবিরে তাহারিমা থেকে নামাজ পেল এসার আর আরেকজন লোক প্রতিদিন দুই ডাকাত ছুটে দুইজনের নাকি সমান হবে আর প্রতিদিনের বদ অভ্যাস বানিয়ে গোনাগার হবেন না আমি বলছি না যে কাবিরানা সাকিরা কিন্তু গোনাগার অবশ্যই হবেন ভালো করে মনে রাখেন জামাত ছুটে যাচ্ছে তারাবির সাথে যদি অনিচ্ছাকৃত ছুটে যায় কখনো তাহলে তারাবির সাথে জামাত ধরবেন আর একটি নাজাজ কাজ করবেন না এদিকে তারাবি চলছে ওইদিকে দ্বিতীয় জামাত ফরজ পড়ছে এটা জায়জ নাই এক মসজিদে দুই জামাত করা জায়জ নয় এটি নামাজের মাসলা রমজান মাসে এই ভুল হয়ে থাকে এই ভুলের সংশোধন করবেন যদি দেখেন যে কেউ ভুল করে ওখানে জামাত শুরু করে দিয়েছে ওই জামাতে লাগবেন না তারাবির জামাত যদি চলে আসল জামাত হচ্ছে এমামের জামাত আসল জামাত হচ্ছে এমামের জামাত এটা হচ্ছে শরীয়তি ইসলামী জামাত আর ওটা হচ্ছে বিচ্ছিন্ন জামাত আলাদা করে এসা পড়ছে সুতরাং ওই জামাতে লাগবেন না ভুল করবেন আপনি জি নবী করিম সাল্লাম বলেছেন এজা ও কিমাতিস সালাত যখন নামাজের একামত হয়ে যায় নামাজের একামত হয় বুঝছেন না একামত কোথায় হয় এমামের এখানে ফালা সালাতা অন্য কোন নামাজ নেই কোন জামাত নেই ইল্লাল মাকতুবাই ফরজ নামাজ ছাড়া সুতরাং আপনাকে এই জামাতে লাগতে হবে ওই দ্বিতীয় তৃতীয় জামাতে লাগতে হবে না তারপরে আল্লাহ তো কোরআনে কেরিমে একটা জেনারেল নীতিমালা বলে দেয় সার্কুলার ওয়াতাসিম হাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফার রাখো এটা মসজিদ থেকে শুরু করতে হবে আল্লাহ রশিকে মজবুত করে তোমরা একসাথে ধরো আর তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি করি এক মসজিদে এখানে এক জামাত এখানে এক জামাত দ্বিতীয় তলায় তিন তলায় এক জামাত হ্যাঁ তাহলে এটা বিচ্ছিন্নতা না ওয়ালা তাফার রাখু বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না বিচ্ছিন্নতা সৃষ্টিকারী তারাবি যারা পড়েছে তারা না ওই দ্বিতীয় জামাত যারা শুরু করেছে তারা ওইখানে আর এক জামাত শুরু করেছে ফরজের নামে তারা বিচ্ছিন্নতা সৃষ্টিকারী সুতরাং তাদের সাথ দেবেন ওলা তাফার রাখুক ওদের সাথ দেবেন না ভালো করে শুনে রাখেন এবং নিয়তের আর একটা সংশোধনী মানুষের ভুল ধারণা আছে যে নিয়তে যে পার্থক্য হয়ে গেল এমাম সুন্নতের নিয়তে পড়েছে আমার যে ফরজের নিয়ত ওরা ফরজ পড়ছে সুতরাং নিয়তকে এক করার জন্য ফরজের সাথে লেগে যায় না এই রকমের কোনো শর্ত ইসলামে নেই নবী করিম সাল্লামের সাহাবি মহাজিবিনে জবাল্লাজি আল্লাহ তালানো এ নামাজ সারা বছর মসজিদে নবীতে পড়তেন নবী সালামের পিছনে আর পড়ার পরে তার মহল্লার আত্মীয় স্বজনরা আর মহল্লার লোকেরা বলল যে আপনি তো আমাদের মধ্যে বেশি কোরআন জানেন সুতরাং এক কাজ করেন আপনি আমাদেরকে এসান নামাজটা পড়িয়ে দেন তেলাওয়াতটা আপনার সুন্দর আপনার পিছনে নামাজ পড়ুন একটু মসজিদ থেকে দূরে ছিল মসজিদ বানু সালমান মসজিদ তো মহাজমিন জামাল বললেন যে দেখো তোমরা যখন এতই ধরছো আমাকে যে তোমাদের ইমামতি করতে হবে কিন্তু আমি হাজার গুণের ওই ফজিল ছাড়বো না আর নবীর পিছনে নামাজ ছাড়বো না আমি আগে নবী সালামের পিছনে এসা পড়ে আসবো তোমরা অপেক্ষা করো আর তারপরে এসে তোমাদেরকে জামাত করে নামাজ পড়াবো পহিলা নামাজটি মহাজিবনে জাবালের কোথায় ছিল নবী করিমসাল্লামের পেছনে ওটা ছিল ফরজ আর দ্বিতীয় নামাজে মহাজিবনে জাবাল নফল পড়ছিলেন তো না আগের মতো কি নফল পড়ছিলেন কারণ দ্বিতীয়বার এক নামাজ দুইবার ফরজ থাকে না একবার ফরজ পড়া হয়ে গেছে হয়ে গেছে মোক্তাদি হয়ে নবী সাল্লামের পেছনে তাহলে এমামতি যখন করছেন তখন তার নামাজ হচ্ছে নফল নামাজ আর মুক্তাদিরা ওই মহল্লার তারা ফরজ পড়ছিল তো নফলের পিছনে যদি নবী আমলে ফরজ চলতে পারে তো তারাবির পিছনে কেন আপনার ফরজ চলবে না বুঝতে পারছেন এবারে সুতরাং এইরকম ভুল ফতো আমাদের সে এক সেই আলেমরা দেয় যে নিয়তের পার্থক্য হয়ে গেলে চলবে না এটা ভুল কথা যদি এটা ভুল হইতো এই মাসলা তাহলে তখনই আল্লাহ ওহি নাজেল করে দিতে কারণ নবী বেঁচে আছেন ওহি নাজেল করে দিতেন আর জানিয়ে দিতেন যে তোমার সাহাবি মহাজবিন জামাল ভুল করছে এখানে করে নামাজ পড়ে নিচ্ছে তারপরে গিয়ে ওখানে নফল নিয়ত নামাজ পড়াচ্ছে আর ওখানে লোকেরা ফরজ তার পিছনে পড়ছে যেটা অন্যায় কাজ করছে ভুল করছে এভাবে কবুল হয় না আল্লাহ জানাতেন না জানাতেন না যখন জানাননি তার মানে নবী সাল্লাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন <clears throat> আল্লাহ চুপ আছেন এই আমলের উপর আল্লাহ তো জানছেন আলেমুল গাইব তো আশা করি তাহলে রমজান মাসে এরকম ভুল করবেন না যে এক মসজিদে কয়েক জামাত বা যেগুলো অন্য অন্য জামাত চলছে সে জামাতে লাগবেন না ফরজ নামাজে হাজির হওয়ার চেষ্টা করবেন বাই চান্স কখনো যদি অনিচ্ছাকৃত দেরি হয়ে গেছে আগেই শুরু হয়ে গেছে হতে পারে অনেক সময় রাস্তাঘাটে ভিড় বাড়ে বা যে কোনো কারণে বাথরুমে লাইন আছে ইত্যাদি হতে পারে শরীয়তে ওজোর কিছু আছে তা আগে থেকে একটু প্রস্তুতি নেবেন এই জন্য যদি জামাত না পান আর তারাবি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে তারাবির সাথে আপনি এ নিয়ত পড়ে নেবেন আর তারপরে বাকি তারাবিটা পড়বেন ফরজ আদব বললাম একটি যে ফরজগুলির হেফাজত করা রমজান মাসে আর সবসময় ফরজগুলির হেফাজত করতে হবে আর একটি আদব হচ্ছে রমজান মাসের আল্লাহ যেগুলি হারাম করেছেন নাজাইজ করেছেন রাসুল্লাহ যেগুলি থেকে নিষেধ করেছেন এগুলি থেকে রমজান মাসে রোজার সাথে সম্পর্কিত হোক আর না হোক ওই জিনিসগুলি সেগুলি থেকে বেঁচে থাকবেন রোজাকে আরবিতে কি বলে একটু আগে বললাম শুরুতে কি বলে সিয়াম সিয়ামের শাব্দিক অর্থ জানেন সিয়ামের শাব্দিক হচ্ছে অর্থ হচ্ছে হ্যাঁ আল এম শাক সিয়াম মানে হচ্ছে এম শাক মানে বিরত থাকা সিয়াম মানে হচ্ছে বিরত থাকা তো কি থেকে বিরত থাকা পানাহার থেকে আর পানাহার ছাড়া স্ত্রী সহবাস এবং এর সাথে সাথে যেগুলি আরো রোজা ভঙ্গকারী বিষয় রয়েছে সেগুলি থেকে বিরত থাকা এটা দিয়ে কি হবে আপনার রোজাটা শুদ্ধ হবে ঠিক না এটা রোজা দিয়ে কি হবে শুদ্ধ হবে ফরজটা আদায় হইল আপনার শুদ্ধ হইল রোজা ভঙ্গকারী বিষয় থেকে আপনি বিরত থাকলেন এর নাম হচ্ছে রোজা কখন থেকে আপনার ফজর হওয়া থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সুম্মা আতিমুসাম আল্লাহ কোরআন বলছেন তোমরা রোজাকে সম্পূর্ণ করো রাত আসা পর্যন্ত মানে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই এক হচ্ছে বিরত থাকা আর একটা বিরত থাকা শুধু পানাহার থেকে আর আপনার কাম বাসনা থেকে কামভাব থেকে এসব থেকে বিরত থাকা নয় আর রোজা ভঙ্গকারী কাজ থেকে শুধু বিরত থাকা নাই বরং যে কোনো আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বিরত থাকা হচ্ছে রোজার পূর্ণতা রোজার পূর্ণতা সুতরাং আল্লাহ যেগুলিতে নারাজ হন আল্লাহ যেসব নিষেধ করেছেন তার রসুসাম যেগুলি নিষেধ করেছে সেগুলি থেকে বেঁচে না থাকলে রোজা দুর্বল হয়ে যাবে কমজোর হয়ে যাবে কোনো কাজের থাকবে না এই রোজা দিয়ে আপনার দুনিয়া আখেরাতের তেমন কোনো কল্যাণ হাসিল হবে না কোন রকম হয়তো ফরজটা আদায় হলো কোন রকম ফরজটা আদায় হলো শুধু ফরজ আদায় করবেন সারাদিন আপনি অনাহারে থেকে সারাদিন কষ্ট করে পিপাসায় থেকে রোজা রেখে যদি কোন রকম আল্লাহর শুধু ফরজটাই আদায় হয় আর নেকির ক্ষেত্রে জিরো তাহলে কত হতভাগা আপনি বলুন তো দেখি এই জন্য সালাফরা বলেছেন যে যখন রোজা রাখবে যেন তোমার পেট শুধু রোজা না রাখে তোমার লজ্জা স্থান যেন রোজা না রাখে বরং তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন রোজা রাখে পাপাচার থেকে বিরত থাকার মাধ্যমে জবানকে কন্ট্রোল রাখতে হবে জবানকে লম্বা ছেড়ে দেবেন না অশ্লীল কথা গিবোধ মিথ্যা অপবাদ আর গালি দেওয়া আর আপনার চুগলখড়ি করা আর যত রকমের জবানের পাপ হইতে পারে মিথ্যার আশ্রয় নেওয়া ইত্যাদি ইত্যাদি না ধোকাবাজি করা চেঁচামেচি করা না এগুলি দিয়ে রোজা দুর্বল হয়ে যাবে রোজা কোনো কাজের থাকবে না চোখের পাপ থেকে বাঁচাবেন রোজার দিনে কাজ কাম নাই টাইম পাস হয় না ফেসবুক নিয়ে বসে আছেন হ্যাঁ ফেসবুক নিয়ে বসে আছেন আর রোজার দিনে কত যে মহিলার ছবি আসছে রোজার অবস্থায় আপনার সামনে দেখছেন আর তার মধ্যে উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি আসছে মহিলার চেহারার ছবি দেখাইতেও হারাম তো যদি অর্ধ উলঙ্গ থাকে তাহলে তো আরো হারামে আপনি গেলেন চিন্তা করুন তাহলে আপনার রোজা রাখা কি বিরত থাকা হইল রোজার যে শাব্দিক অর্থ আল এমসাক বিরত থাকা বিরত থাকলেন ওই কয়েকটা জিনিস থেকে শুধু বিরত থাকলেন সমস্ত রকমের চোখের গোনা থেকে বিরত থাকতে হবে রাস্তা দিয়ে চলছেন হাটে বাজারে আর মহিলা বেহায় বেপর্দা কেউ চেহারা খুলে আসছে অথবা অমুসলিম মহিলারা মাথা খুলে আসছে আপনার জন্য জায়জ হয়ে গেছে নাকি যে সেদিকে তাকাবেন না যখনই আপনি টের পাচ্ছেন যে সামনে একটা মহিলা আসছে তখন আপনি নজরকে নিচু করবেন এটা আপনার জন্য ফরজ ইয়া উদ্দু মিনাম সরহিম দৃষ্টি নত করে আল্লাহ সুরায় নোরে বলছেন দৃষ্টি নত রাখতে হবে কানের গোনা গান বাজানা শোনা রোজার দিনে তাহলে আপনি কানকে বিরত রাখলেন না ঠিক না হাতের গোনা হাত দ্বারা পাপ করলেন পায়ের গোনা পা পাপের দিকে হেঁটে গেল হ্যাঁ অন্তরের গোনা অন্তর পাপি রোজার দিনে হিংসা রোজার দিনে বিদ্বেষ রোজার দিনে কলহ রোজার দিনে শত্রুতা জি হ্যাঁ অন্তরের বহু পাপ হইতে পারে বহু পাপ হইতে পারে তাহলে রোজা রাখা মানে আপনার পেটও রোজা রাখবে লজ্জা স্থানও রোজা রাখবে আর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিরত থাকবে রোজা শ্যাম মানে ইমসাক বিরত থাকা বিরত থাকবে এই রকম যদি রোজা রাখেন এটি হচ্ছে ইসলামী আদব এটা হচ্ছে ইসলামী ফরজ আদব অর্থাৎ গোনা থেকে আপনার অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচানোই হচ্ছে রোজার উদ্দেশ্য রোজার অবস্থায় শুধু পানাহার থেকে বেঁচে থাকবেন না আর জনক্ষুদা থেকে বেঁচে থাকবেন না বরং এ সমস্ত আল্লাহর অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকবেন তারপর এখন রোজার সুন্নতি বা মুস্তাহাব আদব কায়দা কিছু বয়ান করব তার মধ্যে রোজা শুরু হয় সাহারি দিয়ে রোজা শুরু হয় কি দিয়ে সাহারি দিয়ে যদিও সাহারির আগে দিয়ে আছে কেয়ামুল্লাইল আছে আর কেয়ামুল্লাইল আর রোজার সাথে সংশ্লিষ্ট নয় রোজা আর যদি কেউ নাও রাখতে পারে ধরেন একজন রোজা রাখতে পারে না মুসাফির এটা মশলা এখানে ক্লিয়ার হয়ে যায় কারণ অনেকে মনে করতে পারেন আমি তো মুসাফির রোজায় রাখতে পারবো না তারাবি পড়ে লাভ কি যায় না মোটেই না তারাবি পড়তে পারে পড়বেন এইরকমই কেউ যদি মনে করেন আমি অসুস্থ রোজা তো রাখতে পারি না তো আর তারাবি কি পড়বো না এর সাথে কোনো সম্পর্ক না তারাবি আলাদা ইবাদত তারাবি আলাদা এবাদত এবং দুইটি এবাদতের পৃথক পৃথক ফজিলত বলেছেন নবী করিম সাল্লাম সহি বখারি মুসলিমের আদিস রয়েছে মানসামা রমাদান ইমানান ওয়াহতিসাবান গফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমান আল আল্লাহর প্রতি ঈমান রেখে এহতেসাব আন নেকির আশাই নেকির আশা আল্লাহ সন্তুষ্টির জন্য গোফের আল্লাহ মা তাকাদ্দামা মিন জাম অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে রোজার মাধ্যমে বড় গোনার ক্ষেত্রে এর সাথে তবাটাকে সংযোজন করতে হবে অ্যাড করতে হবে তবা করেন যে আর গোনাগুলি করব না তাহলে রোজার মাধ্যমে কাবিরা গোনাহ মাফ হবে কারণ ওর সাথে তবাকে আপনি অ্যাড করেছেন যে আর আমি এই গোনাগুলি করব না অতীতের গোনা মাফ হবে যেমন রোজা সম্পর্কে বলেন নবী কেন তেমনই কেয়াম সম্পর্কে তারাবি সম্পর্কে বলছেন অমান আর রমজান ইমান সাবান আর যেই ব্যক্তি রমজান মাসের কেয়াম করলো মানে তারাবি পড়লো কেয়াম মানে কি তারাবি পড়লো ইমান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য যে আল্লাহ পাক রাসুল পাঠিয়েছেন আর রসুলের সুন্নত হচ্ছে তারাবি পড়া এহতিসাবান নেকির আশায় দুনিয়ার কোনো গরজও না আর দেখা দেখি না অনেক সময় গরজ নাই কিন্তু দেখা দেখি দেখা দেখি অধিকাংশ মুসলিমরা দেখা দেখি এবাদত করে দেখা দেখি কি করে এবাদত করে এই জন্য আমাদের দেশে দেখা যায় বড় যখন জলসা ওয়াজ মাহফিল হয় সারা বছরে বেনামাজিগুলো ভলেন্টিয়ার হয়ে যায় কেন দেখা দেখি সবাই ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক হচ্ছে সেও হবে দেখা দেখি ওই রকমই দেখা দেখি মেলা এবাদত আমাদের দেশের লোকেরা করে দেখা দেখি বাপ মার সেবা করে আল্লাহ সন্তুষ্টির জন্য না আরে সবাই বাপকে টাকা পয়সা দিচ্ছে সবাই মাকে দেখছে সবাই ছোট ভাই বোনদেরকে পড়িয়ে শুনে মানুষ করছে আমাদের সমাজে সকলে এইভাবে ছোট ভাই বোনদের জন্য খরচ সুতরাং আমিও করি তাহলে তো আল্লাহর নৈকট্য লাভ উদ্দেশ্য হইল না হ্যাঁ নেকির আশাই হইল না এগুলি এবাদত হয় না আসলে এই জন্য কখনো আপনি মহাকাত যেটা আরবিতে বলা হয় সবার দেখা দেখি কাজ করবেন না বরং এহতিসাবান করবেন ইমানান ওহতিসাবান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং নেকির আশা আল্লাহর কাছে কিছু পাবো আল্লাহর কাছে কিছু নেব এই আশাই যদি কেউ কেয়াম করে তারাবি পড়ে গোফের আল্লাহ মা তাকাদ্দামিন জাম্বেহি তার অতীতের গোনা খাতা মাফ করে দেওয়া সাহারি খাওয়া তারাবির পরে সাহারি খাওয়া সন্ন্যত সাহারি খাওয়া তাহলে যদি কেউ সাহারি নাও খেতে পায় রোজা রাখবে চেষ্টা করবে রোজা রাখার অবশ্যই আর রোজা রাখতে পারবে একটা লোক যদি একদিন নাও খায় রোজা রাখতে পারবে হ্যাঁ যদি দেখেন যে না আমি পিপাসার জন্য এখন আমার একবারে মানে বেহুশ হয়ে যাবো হয়তো তখন আপনার জন্য জায়জ হয়ে যাবে তখন আপনি অসুস্থদের অন্তর্ভুক্ত তখন জায়জ হবে কিন্তু আপনি আগে থেকে রোজা ছেড়ে দিলেন যে আজকে সাহারি খেতে পারিনি তো রোজা রাখবো কি করে এটা চলবে না আপনার জন্য যদি বাই চান্স সাহারি নাও খেতে পারেন বা পানিও খেতে পারেননি আপনি ফজর আগে রোজা কন্টিনিউ করেন তারপরে দেখেন যদি দেখেন আলহামদুলিল্লাহ আমি রোজাটা রেখে নিতে পারলাম সেই দিনে কাজ করিয়েন না সেই দিনের বেতন কাটুক কোম্পানি কাটুক অসুবিধা কি সেদিন ডিউটি করলেন আপনি রোদে গেলেন না ঠান্ডায় থাকেন এসিতে বসে থাকেন আর তারপরে যদি দেখেন যেন তাতেও পারছি না এখন আমার বেহুশ হয়ে যাওয়ার ভয় আছে পড়ে যাওয়ার ভয় আছে হ্যাঁ বা সুগার আমার লো হয়ে গেছে এমন যে এখন ক্ষতি ক্ষতি হয়ে যাবে বড় ধরনের তাহলে তখন আপনি রোজা ছেড়ে দেন তখন আপনি মারিজ পীড়িত অসুস্থ তখন আপনি আল্লাহ বলছেন ফামান কানাম ইনকুম মারিয়ে দেন আও সাফারিন তুমি নাইয়ামিন তোমাদের কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে এই রোজা অন্য সময় পুরা করে নিবে আপনি ওই রকম তখন সাহারি খেলে বরকত হয় তা সাহারু ফাইনাফি শহরে বারাকা নবী করিম সাল্লাহামের হাদিস বোখারি মুসলিম রয়েছে তোমরা সাহারি খাও সাহারি বলবেন সেহরি বলবেন না সেহের জাদু তো যারা সেহরি বলে জাদু থেকে শব্দটা চলে আসে আর সাহার ভোর রাত্রকে বলা হয় হ্যাঁ ভোর রাত্র কি বলা হয় নাজ্জাই না হোমে সাহার আল্লাহ কোরআনে বলছেন আমি অমুক জাতিকে ভোর রাত্রে নাজাদ দিয়েছিলাম তো এই সাহার থেকে সাহারি বলবেন সিনে ফাতা জাবার দিয়ে বলবেন সারি খাওয়া সোননাথ মুস্তাহাব তাতে বরকত রয়েছে ওই সময় উঠে আল্লাহর একটি এবাদবন্দি করলেন আল্লাহর জিকির আজকার করলেন বিসমিল্লা বলে খাওয়া শুরু করলেন আলহামদুলিল্লাহ বললেন খাওয়া দাওয়া করে পানাহার করে তারপরে হতে পারে ওই সময় একটু আপনার দুরেকাত নামাজও পড়া হইলো তাছাড়া এমনিও এই খাবার যেহেতু নবীর হুকুম তাতেই বরকত রয়েছে সারি খাওয়ায় উৎসাহিত করেছে নবী সাল্লাম সুতরাং এটি বরকত রয়েছে তারপরে এই সাহারি খেয়ে যারা রোজা রাখে তারা ক্লান্ত হবে না পরেশান হয়ে যাবে না আর সুস্থ থাকবে সুতরাং এটা বরকতের কারণ তো দুনিয়ার দিক থেকে বরকতের কারণ আর দিনের দিক থেকেও বরকতের কারণ আর সবচাইতে উত্তম সারি হচ্ছে খেজুর আর একটি আদব হচ্ছে এফতারি এফতার করা এফতার খেজুর দিয়ে করবেন যদি তাজা রোতাব খেজুর থাকে না সাল্লাহ বলেছেন যদি তাজা খেজুর না থাকে শুকনো যে কোনো খেজুর দিয়ে এফতার করেন তাও যদি না থাকে তো পানি দিয়ে ভাত রুটি আর বুট মুড়ি দিয়ে নয় হ্যাঁ ঝালমুড়ি দিয়ে নয় ঠিক না বাঙালি তরিকায় নয় বরং পানি খেয়ে ইফতার করবেন এতে সাইন্টিফিক রহস্য আছে দিন দুনিয়ার ফায়দা আছে সন্ন্যতের উপর আমলও হইল আর আজকালকার মেডিকেলের সায়েন্স বলছে যে খেজুর যে সুগারটা কমে আসে শরীরে সেটা দ্রুত রিকভার হয় আর যদি এই খেজুর না হয় তাহলে পানি পানি সেটা গুরুত্বপূর্ণ পাকস্থলীর জন্য যে প্রথম পানি যাক হালকা জিনিস যাকে ভারী খাবার যেন না যায় আর প্রথম কানে ভালো পেলেন একবারে খাবার দাবার আর শুরু করে দিলেন খাবার না ওইরকম করিয়েন না অথবা ফল ফ্রুট পেলেন শুরু করে দিলেন ডাইরেক্ট এইরকম করিয়েন না সময় লম্বা হয়ে গেছে আজকাল বেশি সময় থাকে না এই জন্য আমি বলি যে এখানে এসে আপনারা নামাজ পড়েন আমরা শুরুই করেছি নয়টা বাজতে পাঁচ মিনিট আগে আর দশটা বেজে গেছে সুতরাং আর কথা লম্বা করব না এখানে আলোচনা শেষ করতে যাচ্ছি শুধু রমজান মাসে যে নেক আমলগুলির দরজা নক করতে পারবেন বা দরজা খুলতে পারবেন তারপরে দরজায় প্রবেশ করবেন রমজান মাসের নেক আমলে একটি বললাম যে রোজা রাখা দ্বিতীয় বলেছি তারাবি পড়া তিন নম্বর হচ্ছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন আর তর্জমা তা সহ কোরআন যদি তেলাওয়াত করেন সবচেয়ে বেশি নেকি ভালো করেন অল্পও যদি তেলাওত করতে পারেন খতম যদি নাও করতে পারেন বা এক খতম দিলেন তর্জমা সহ পাঁচ খতম দশ খতমের চাইতে ভালো শুধু নেকির আশায় কোরআন পড়বেন না অথচ কোরআনের অর্থ বুঝলেন না তর্জমা সহকারে কোরআন পড়ার চেষ্টা করবেন রমজান হচ্ছে কোরআনের মাস নবী করিম সাল্লাম রমজান মাসে জিব্রাহ আলাইসালামকে কোরআন শোনাইতেন আর এন্তেকালের আগের বছর রমজানে দুইবার করে রিভাইজ করে শুনিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম জিব্রাহ আলী সালামকে এই রকমই রমজান মাসে রোজাদারদেরকে ইফতার করাবার চেষ্টা করবেন আপনাকেও যদি কি ইফতার করায় সেটা ফকিরের খাবার নয় সেখানে যাবেন বিশেষ করে ইসলামী সেন্টারে যে ইফতার ক্যাম্প আছে সেখানে এক ঘন্টা ধরে দিনই আলোচনা হয় প্রতিযোগিতা পুরস্কার রয়েছে বিভিন্ন রকমের শিক্ষার ব্যবস্থা রয়েছে কোরআন শিক্ষার ব্যবস্থা আসর পর এক ঘন্টা রয়েছে তারপরে এক এক ঘন্টা বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আলোচনা রয়েছে সেখানে আমাদের ইফতার ক্যাম্পে হাজির হওয়ার চেষ্টা করবেন আর সবচেয়ে ভালো যে ইফতারও করা হইলো আর দিন শিখা হলো অনেক জায়গা আছে শুধু খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু দিনের কথা বলার কেউ নাই ওখানে ইফতার না করে একটু কষ্ট করে যদি ইসলামিক সেন্টারের ইফতার ক্যাম্পে যদি চলে আসেন তাহলে আপনার জন্য দিন দুনিয়ার কল্যাণ হবে রমজান মাসে বেশি বেশি দান খায়রাত করা শুধু জাকাত না বেশি বেশি দান খায়রাত করা ভালো কাজ নবিসাম করতেন বেশি বেশি দান আর রমজান মাসে উমরা করলে হজের স্বভাব পাওয়া যায় এই মর্মে হাদিস রয়েছে রমজান মাসের শেষ দিকে এতে কাপ রয়েছে শেষ দশ দিনের সন্ন্যাত রমজান মাসের শেষ দশ দিনে লাইলাতুল কাদার রয়েছে তাতে মেহনত পরিশ্রম করবেন রমজান মাসে এই রকমই রমজান মাসের সমাপ্তিতে আপনি দুয়া এবং ফার বেশি বেশি করবেন গোটা মাস দোয়া রোজার অবস্থায় দোয়া কবুল হয় আর শেষ দিকে আপনি তবা ফার করে ভুল ভ্রান্তি যা হইল রমজানে তাতে থেকে মুক্ত হন আর আগে থেকে যে ভুল ভ্রান্তি হয়েছে তার জন্য এখন থেকে তবা করে সংশোধন করে রমজানের অভ্যর্থনা জানান রমজানের সম্মান প্রদর্শন করেন একজন মুসলিম হিসাবে রমজান মাসের একেবারে সমাপ্তিতে যখন সওয়ালের চাঁদ উঠে যাবে তখন জাকাতুল ফিতরের এবাদতের মাধ্যমে রোজার মধ্যে যেসব ঘাটতি ত্রুটি হয়েছে সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন এখানে সংক্ষেপে আমার আলোচনা শেষ করলাম আল্লাহ ফাকরাবুল আলমের জন্য আপনাদের সকলকে তার সন্তুষ্টির জন্য কবুল করেন আল্লাহ যেন জান্নাতি হিসাবে কবুল করেন ইমানের ওপর নেক আমলের ওপর ফরজ অজেবের ওপর অটলতা দান করেন হারাম নাজাজ থেকে আমাকে আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল দোষ দান করেন আল্লাহ আমাদের সকলকে বালা মুসিবত ব্যাধিমুক্ত রাখেন রোগমুক্ত রাখেন যেসব ভাই বোনরা এখানে বিশেষ করে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের যেন সুস্থতার সাথে রাখেন যারা অসুস্থ রয়েছেন তাদের শিফাপূর্ণ দান করেন যারা বালা রয়েছেন বালা দূর করে দেন টেনশন দূর করে দেন যারা অসৎ হয়ে রয়েছেন এখনো পাপের জীবনে রয়েছেন তাদেরকে আল্লাহ সংশোধন করে তার সন্তুষ্টির দিকে জান্নাতের পথে ফিরে আসার তফিক দান করেন যাদের মধ্যে শিরবিদাতের বিদাতের আগাছা রয়েছে আল্লাপাক শির বিদাত মুক্ত মুক্ত হওয়ার জন্য আল্লাপাক তফিক দান করেন তহিদ সিন্নতের অনুসরণে তফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দুনিয়া আখেরাত সার্বিক কল্যাণ দান করেন রব্বানা আতেন আফিদ দুনিয়া হাসান আফিল আখেরাত হাসান ওকিনা আজাবান্নার ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين